মণ্ডলী শুরুতেই আল্লাহ সুবাহ তারার আমরা শুকর গুজার হচ্ছি শুক্রিয়া আদায় করছি যার অশেষ মেহরবানিতে এ ধরনের একটি মজলিসে আলমিতে আমরা একত্রিত হওয়ার সুযোগ লাভ করেছি এই জন্য আল্লাহবুল আলমিনী শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের যে ধারাবাহিক আলোচনা ছিল সন্ন্যার অনুসারীদের পরিচয় এবং কিভাবে আমরা যারা সুন্দর অনুসরণ করে থাকেন তাদের পরিচয় পাবো এই আলোচনার মাঝে আজকে যে বিষয়টি আমরা নিয়ে এসেছি এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সময়ের দাবি অনুযায়ী এই বিষয় সম্পর্কে আমাদের কিছু জ্ঞান রাখা দরকার এই জন্য আমরা এই বিষয়টি আজকে নিয়ে এসেছি আর সেটি হচ্ছে আল ইসলাম আল মেয়ারাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক দীর্ঘ আলোচ্য বিষয় কিন্তু আমরা এত দীর্ঘ আলোচনা করব না এই বিষয় নিয়ে অত্যন্ত সংক্ষিপ্ত কিছু মাস আলা এই বিষয়ের আলোচনা করার জন্য চেষ্টা করব এর সাথে সংশ্লিষ্ট যে বিভ্রান্তি আছে প্রচলিত যে বেদাত আছে সেগুলোর কিছু দৃষ্টি আকর্ষণ করব শুধু শুধু আল্লাহ সুবাহ তারা কাছে এ বিষয়ে তফিক কামনা করছি কারণ ইসরা এবং মেয়ারাজ দুটি যদিও খুবই পরিচিত বিষয় কিন্তু এগুলো সাথে সংশ্লিষ্ট হচ্ছে অদৃশ্য জ্ঞানের কতগুলো এর সাথে সম্পৃক্ত আছে সুতরাং এখানে অনেক বড় বড় স্কলার পদভ্রষ্ট হয়ে গেছে অনেকের বিভিন্ন বিষয়ে বা খুঁটিনাটি কিছু বিষয়ে পদস্খলন হয়েছে এ বিষয়ে দীর্ঘ বিতর্ক মত পার্থক্য রয়েছে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে সহি ধারণাটুকু আমরা লাভ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে তফিক দিয়ে থাকেন সে আলোকে আমরা ইনশাআল্লাহ তাহলে আজকে আলোচনায় কিছু কথা তুলে ধরার জন্য চেষ্টা করব প্রথমে যে পয়েন্টটি আলোচনা করব সেটি সরাসরি আবু জাফর তাহাবি তার কিতাবের মধ্যে মখতাসর তাহাউয়ের মধ্যে এ বিষয়ে আমাদের আকিদা যেটি তথা হারুসুনত জামাতের যে আকিদা হবে এই বিষয়ে খুব সংক্ষেপে দুই কথায় তিনি উল্লেখ করেছেন অনেক দীর্ঘ আলোচনা করেন যেহেতু এটি মখতাসের সংক্ষিপ্ত আলোচনা এই জন্য সংক্ষেপেই দুই কথায় তিনি বলেছেন প্রথম হচ্ছে ওয়াল মেহরাজ হাক্কুন এ বিশ্বাস এই এত আমাদের পোষণ করতে হবে যে মেহরাজ হক এবং সত্য এটি ঘটেছে মানে এর বাস্তবতাকে মেনে নিতে হবে আমাদেরকে ওয়াকাদ উসরিয়া বিন নবী সাল্লাহ সাল্লাম মেয়েরাজের কথা আলোচনা করে এরপর তিনি বলেছেন যে নবী সাল্লাহ সাল্লামের ইসরাও হয়েছে তাকে রাত্রিকালীন ভ্রমণ করানো হয়েছে নবী সাল্লাহ সাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করানো হয়েছে বা উড়ে যাবে সাকসিহি এবং সরাসরি তাকেই জীবন্ত অবস্থায় জীবিত অবস্থায় ইরাসমা আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে মানে এটা আমাদের বিশ্বাস করতে প্রভু এই এরাও বিশ্বাস করতে সুম্মা ইলাহাই সুশা আল্লাহ মিনাল উলা এরপরে আল্লাহ রাবুল আলমী উদ্ধারকের যেখানে ইচ্ছা পোষণ করেছেন সেখানে তাকে নিয়েছেন বা উঠিয়েছেন ও আক্রম আল্লাহ বিমা শাহ এবং আল্লাহ সুবাহ তারা তাকে যেভাবে পছন্দ করেছেন সেভাবে সম্মানিত করেছেন ও আউহা ইলাইহি মা আউহা এবং তার কাছে যা ওহি প্রেরণ করার তিনি ওহি প্রেরণ করেছেন মা কাযাবাল ফুয়াদ মা রাআ এবং তার অন্তর যা দেখেছে তা কখনো মিথ্যা প্রতিপন্ন করেনি ফসল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ রবুল আলমিনের সমস্ত রহমত এবং সালাম তার প্রতি ফিল আখেরাতে বল উড়া দুনিয়া এবং আখেরাতে এতটুকু শেষ কথা কিন্তু এর মধ্যে আসলে অনেক কথা একসাথ করে দিয়েছেন প্রত্যেকটা অক্ষর মানে শব্দের মধ্যেই অনেক দীর্ঘ আলোচনা রয়েছে যদিও এই অল্প কথার মাধ্যমে তিনি ইসরা এবং মেহরাজের তাকরির মানে ইসরা এবং মেহরাজ এই দুটার তাকরির সাব্যস্ত করেছেন দুটাকে প্রমাণ করার জন্য এবং দুটাকে সত্য হিসেবে মেনে নেওয়ার জন্য আমাদেরকে আমাদের আকিরা কি সেটা উল্লেখ করেছেন এখানে প্রথম যে কথাটি আসবে সেটা হচ্ছে ইসরা বলতে আমরা কি বুঝি এরপরে মেরাজ বলতে আমরা কি বুঝি ইসরা শব্দটা মাসদার আসরা ইসরি ইসরা আন মাসদার বলা হয় তাকে ক্রিয়ামূলকে রুটকে যেখান থেকে কোন একটা বার ডিরাইভ হয় এটাকে বলা হয় তাকে মাসদার তো এই ক্রিয়ামূলকে ইসরা বলা হয় তাকে ইসরা হলো কোন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়া ভ্রমণ করা রাত্রে রাতে যে ভ্রমণটা হয়ে থাকে এটাকে বলা হয় থাকে ইসরা রাত্রে ভ্রমণকে ইসরা বলা হয় থাকে মূলত রসুল্লাহ সাল্লাহাম এই রাত্রিকালীন যে ভ্রমণ এই ভ্রমণটুকু মূলত রসুল্লাহ সাল্লাহামের যা হয়েছে কোরআন করিম এখানে সাপোর্ট করেছে কোরআন করিমের মধ্যে আল্লাহ সুবাহ সুরা আল ইসরায়ের মধ্যে যেটাকে আমরা সুরা বানি ইসরা হিসেবে জানি এই সুরার একেবারে প্রথম আয়াতের মধ্যে বলেছেন মানে আল্লাহ প্রথমেই কি করছেন প্রশংসা করছেন সেই সত্তার সমস্ত স্তুতি আল্লাযী আসরা যিনি রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন বেআবদিহি তার গোলামকে তার বান্দাকে প্রত্যেকে মিনাল মসজিদুল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আফসা মসজিদে আফসা পর্যন্ত এখন আসুন এই আয়তের মাধ্যমে শুধু ইসরা সাব্যস্ত হয়েছে এরপরে আয়তের মধ্যে মেয়ারাজের কোনো কথা উল্লেখ নেই মেয়ারাজের কোন বক্তব্য এই আয়তের মধ্যে আসেনি আল্লাহ রবুল আলমিন কোরআন কালিমের মধ্যে যেভাবে ইসরা এর মাধ্যমে মানে কোরআনে করিমের বর্ণনাকে যথেষ্ট মনে করেছেন ঠিক রাসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন কোরাইশদের সাথে চ্যালেঞ্জ করেছেন এবং কোরাইশদের প্রথম রাসুল্লাহ সাল্লাম যে বিষয় সম্পর্কে আলোচনা করেছেন সেটা ইসরা সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের মেয়েরাজকে তারা অস্বীকার করেন মেয়েরাজ সম্পর্কে আলোচনা আসেন যেখানে কোরাইশদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে শুধু ইসরা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে কারণ এটাই তাদের কাছে সবচেয়ে মানে ভয়ঙ্কর বিষয় ছিল যে রাত্রে একটি অল্প সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করে আবার ফিরে এসে রাত্রে অল্প কিছু সময়ের মধ্যে ফিরে এসে সকালবেলা একজন দাবি করবে বলবে যে আমি রাত্রে মসজিদের আকসা পর্যন্ত গিয়েছি তাদের সাথে উপস্থিত এটাকে তারা মানে সম্পূর্ণরূপে একটা অস্বীকারের বিষয় হিসেবে মনে করেছে এটা কিভাবে হতে পারে এটা অসম্ভব বিষয় এই জন্য পুরোহিতদেরকে কিন্তু এটাই চ্যালেঞ্জ করেছেন কারণ উত্তরের বিষয় সম্পর্কে চ্যালেঞ্জ করলে আরো ভয়ানক অবস্থা হতো কারণ তারা তো এটাই বিশ্বাস করতেছে না যে রাত্রির একটা অংশের মধ্যে মক্কার মসজিদে হারাম থেকে তিনি সেই মসজিদে আকসা পর্যন্ত সফর করেছে এটাই বিশ্বাস করতেছে না তাদেরকে আর মেয়েরাজের আলোচনা করার প্রয়োজন নেই যেমন কোরআনে আদিসের যত জায়গায় তাদের সাথে চ্যালেঞ্জের প্রশ্ন এসেছে সবখানে কিন্তু শুধু ইসরায়ের কথা এসেছে মেয়েরাজের কথা আসেনি এবং প্রথম কথা আপনাদের নলেজ দিলাম সামনের বিষয় সম্পর্কে আলোচনা করবো এই জন্য এরপরে আসছে যেটা সেটা হলো দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা সেটা হলো আল মেয়েরাজ দুটি অর্থ হতে পারে মেহরাজ শব্দ এটা আল থেকে মিফাহালের অর্থে মিফাহাল যখন এই ওজনে আরবি ভাষায় ব্যবহার করা হয় তখন কখনো মাসদারের অর্থ দিয়ে থাকে কখনো আলায়ের অর্থ দিয়ে থাকে আলা হচ্ছে ওই মানে বস্তুটার ওই যন্ত্রটার অর্থ দিয়ে থাকে তো মেহরাজ মানে যদি মানে মাসদারের অর্থ হয়ে থাকে তাহলে রুজ অর্থ উপরে উঠা উজ্জ্বলতা দমন রুজের অর্থ হচ্ছে ঊর্ধ্বলোকে গমন তাহলে মেয়েরাজের অর্থ হয় উর্ধ্বলোকে গমন করা উপরের দিকে উঠা এটা হচ্ছে মেয়েরাজের অর্থে এই শব্দটা খুব কম ব্যবহার হয়েছে আরবি ভাষা মানে আরবি ভাষায় ফাল ওজনে মাসদারের অর্থ খুব কম ব্যবহার করা হয় শুধু এরকম কয়েকটা শব্দের মধ্যে রয়েছে তার মধ্যে একটা মিলাদ শব্দ শুনেছেন কিনা মিলাদ সেখান থেকে মিলাদের নবী শুনেছেন মনে হয় আপনারা মিলাদ শব্দটাও মাসদার অর্থে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু আসলে এটা মাসদার অর্থটা মানে খুব কম আরবি ভাষায় এর প্রয়োগ একেবারেই কম আরবিতে মাউলিদ শব্দটা হচ্ছে এর বহুল ব্যবহার ঠিক অন্যভাবে মেয়ারাজের আরবি শব্দটা ব্যবহার খুব কম মানে এই অর্থে মাসদার অর্থে এর ব্যবহার খুব কম কিন্তু সাল্লাম এই অর্থে এর ব্যবহার বেশি অর্থাৎ ওই যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে উপরে উঠানো হয়েছে এটাকে সিঁড়ি বলা হয় তাকে সিঁড়ি বলা হয় তাকে মেহরাজ মেরকাত যেমন মুদ্রাজ দার্রাজ এগুলো সেই অর্থে ব্যবহৃত হয় আরবি ভাষায় এগুলো সবগুলো আরবি ভাষায় সিঁড়ি অর্থে ব্যবহৃত হয় তাকে এটা হচ্ছে সিঁড়ি যেটা দিয়ে উপরে ওঠা হয়ে থাকে তো এই মেয়ারাজ বলতে মূলত ওই সিঁড়িকে বোঝানো হয়েছে যে সিঁড়ি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আহ আল্লাহ আসমানে উঠেছেন বা উত্তরকে ভ্রমণ করেছেন আমরা আপাতত এতটুকু পর্যন্ত মানে বলে থাকি যে উত্তরকে ভ্রমণ করেছেন এখন আসতেছে যেটা সেটা হল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ইসরা এর মাস আলাটি এটাও গায়বের সাথে সম্পৃক্ত বিষয় গায়বের সাথে সম্পৃক্ত বিষয় এই জন্য যেহেতু রাত্রিকালীন মক্কা থেকে মাদ্রাস পর্যন্ত অল্প সময়ের মধ্যে ভ্রমণ করা এটা স্বাভাবিক অবস্থা নয় এটা নিঃসন্দেহ একটা স্বাভাবিক অবস্থা নয় আর বিশেষ করে তখনকার সময় বর্তমানে হয়তো এটাকে খুব সহজ নেওয়া যেতে পারে তারপরে রাতের এই এত সামান্য সময়ের মধ্যে যে মক্কা থেকে বাইতুল মকদিস পর্যন্ত সফর করে রাসুল্লাহ আসলাম আবার ফিরে আসবেন এটা তখনকার প্রেক্ষাপটে খুবই আশ্চর্যজনক এবং খুবই অস্বাভাবিক বিষয় ছিল আর এই কারণে ইমানদারদের উপর প্রথম কর্তব্য হচ্ছে যেটা সেটা হলো ওই যেটা আবু তাহাবি বলেছে যে এটা হক এটা যে সত্য এটা যে ঘটেছে এটা যে বাস্তবতা আছে এটা প্রথমে বিশ্বাস করতে হবে ইসলাম যতটুকু বলেছেন অথবা হাদিসে যতটুকু আছে ততটুকু পরিপূর্ণরূপে বিশ্বাস করতে হবে ততটুকু পরিপূর্ণরূপে মেনে নিতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা সেটা হলো এর চেয়ে আরো বেশি আশ্চর্যের বিষয় হচ্ছে আরো বেশি অস্বাভাবিক বিষয় হচ্ছে যেটা সেটা হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মক্কা নগরী থেকে অথবা বেতুল মকদেশ থেকে একেবারে উদ্ধালোকে সিদ্ধাতুল মুন্তাহা পর্যন্ত ভ্রমণ এখানে সব বিষয় গায়েবের সাথে সম্পৃক্ত এই জন্য আহলে সুরতুল জামাত এখানে যতগুলো আছে আদি যেভাবে এসেছে ঠিক সেভাবেই মানে এটাকে বিশ্বাস করাকে ওয়াজিব মনে করেছে মানে এখানে কিভাবে হয়েছে কোন পদ্ধতিতে হয়েছে এটার ব্যাখ্যা কিভাবে হবে এত বিস্তারিত আলোচনা মানে প্রয়োজন রাখে না এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাহাবিদেরকে যখন বলা হয়েছে আবু বকর আল্লাহ তালামের কাছে যখন বিষয়টি আলোচনা করা হয়েছে তখন আবু বকর রাজিল্লাহ তালানু এক কথায় মেনে নিয়েছেন এক কথায় সেটাকে কি করেছেন বিশ্বাস করে ফেলেছেন সময়ের নাই অনেকক্ষণ অপেক্ষা করেন নাই যে আসলে এটা জিনিসটা কি একটু বুঝে নি একটু বিস্তারিত জেনে নি এত সময় নেওয়ার প্রয়োজন হয় নাই ঠিক ইসলাম এবং মেরাজের ক্ষেত্রে একই বক্তব্য এখন এটা কি আমাদের বিবেক দিয়ে আদৌ বিবেচনার যোগ্য কিনা আদৌ কি আসলে আধুনিক টেকনোলজির মাধ্যমে এটা প্রমাণ করার যোগ্য কিনা উপযুক্ত কিনা প্রমাণ করা যায় কিনা এগুলো নিয়ে বিবেচনা করার কোনো অবকাশ ইমানদার ব্যক্তিদের জন্য নেই কোন প্রকাশ ইমানদার ব্যক্তিদের জন্য আর যারা দাবি করতেছে যে ইসলাম এবং মেরাজ এই বর্তমান যে মানে টেকনোলজি বিজ্ঞান এই বিজ্ঞানের মাধ্যমে তো মানুষ পৃথিবীর একান্ত থেকে একান্ত মহাকাশে চলে যাচ্ছে উদ্যালোকে চলে যাচ্ছে তারপরে গ্রহ থেকে গ্রহান্তরে চলে যাচ্ছে বিভিন্ন আবিষ্কার আজকে দেখানো হচ্ছে সূর্যকে রুখে ফেলতেছে তারপর চন্দ্রকে রুখে ফেলতেছে সব ওজন করে ফেলতেছে সব মিলিয়ে মানুষ তো বিজ্ঞানের যে আবিষ্কার করেছে এই আবিষ্কার দিয়ে অনেকে চেষ্টা করছেন যে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের এই মেয়ারাজটা যে মানে সম্ভব এটা প্রমাণ করার জন্য বলো যদি আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের মেয়ারাজ সম্ভব প্রমাণিত হয় তাহলে আমার আর আপনার মেয়ারাজ হয় না কেন তাহলে তো যারা আজকে চেষ্টা করছে তাদের তো মেয়েরাজ হওয়ার কথা ছিল এটা অসম্ভব বলেই তো কেমন পর্যন্ত মানুষের কাছে এটা চ্যালেঞ্জ আর আল্লাহ সুবানুতারা জানেন যে এই মানুষগুলো উদ্যালোকে গমন করবে এবং মানুষ চেষ্টা করবে এই মানে মহাশূন্য কি কি আছে এগুলো আবিষ্কার করার জন্য এজন্য প্রাণের পর্যন্ত যেটা মানুষের পক্ষে সম্ভব নয় মানুষ করতে পারবে না এই চ্যালেঞ্জ মানুষের কাছে রেখে দিয়েছেন যাতে করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের এই মর্যাদা কেমন পর্যন্ত বর্তমান থাকে কেমন পর্যন্ত মানুষের কাছে চ্যালেঞ্জ হয় যতই চেষ্টা করুক না কেন এখনো তারা তো এই মহাশূন্যের কি কি জিনিস আছে তারা আবিষ্কার করেছে যে এখানে একশো বিলিয়ন নাকি মানে ছায়াপথ রয়েছে একশো বিলিয়ন ছায়াপথ রয়েছে বলছে থেকে আমার জানা নেই তারা একটা ধারণা করেছে তাদের একটা ধারণা যে একশো বিলিয়ন রয়েছে ছায়াপথ এক একটা ছায়াপথের মধ্যে তাদের ধারণা অনুযায়ী মানে লক্ষ লক্ষ কক্ষপথ রয়েছে যেগুলি দিয়ে মানে লক্ষ লক্ষ হাজার হাজার গ্রহ আছে আর এর মধ্যে পৃথিবী মানে সূর্যের একটা মানে সূর্যের মতো একটা ইয়ের গ্রহ হয়ে আছে মানে ছোট ছোট একটা সূর্যের একটা গ্রহ হিসেবে আছে এভাবে সূর্য চতুর্দিকেই রয়েছে তাদের ধারণা অনুযায়ী চোদ্দটি গ্রহ মানে তারা এই ধারণা করে তাহলে পৃথিবীর সম্পর্কে তারা মানে তারা মহা মহাশুরের যেই বিশাল অবস্থান এই অবস্থান সম্পর্কে কোনো ধারণা এখন পর্যন্ত কমপ্লিট নিজে পারতেছে না ওপর থেকে তারা আল্লাহ রবুল আলমীর উদ্দালক সম্পর্কে আসমান সম্পর্কে সংবাদ দিবে এবং রাসুল্লাহ যেখান থেকে সংবাদ নিয়ে এসেছেন সেই সংবাদের এই জন্য এটা কেমন পর্যন্ত কেমন পর্যন্ত মানুষের কাছে চ্যালেঞ্জ হয়ে থাকবে এটা অসম্ভব বলেই তো আল্লাহ রাবুল আলমিন এটাকে প্রমাণ করতে চেষ্টা করছে এটা হচ্ছে মহাজিজা এটাকে আধুনিক টেকনোলজির মাধ্যমে প্রমাণ করার কোন চেষ্টা করা এটা মূলত ইমানদার ব্যক্তিদের কাজ নয় এবং ইমানদার ব্যক্তি এটা করবে না এই কারণে ইমাম তাহাবির রহমতুল্লাহ আসলুল ইমানের মধ্যে এটাকে উল্লেখ করেছেন এটা বলেছেন যে ইসরা এবং মেরাজ দুটোই হচ্ছে মূলত রায়বের বিষয় এখানে কোনো ধরনের তাবিজও চলবে না তাদের চলবে না বলতে বোঝানো হয়েছে এটা যে একদল মনে করেন যে হ্যাঁ হতে পারে স্বপ্নের স্বপ্নালোকিত হতে পারে সামনে আলোচনার মধ্যে আসবে যে এই দীর্ঘ কথা রয়েছে স্বপ্নের মাধ্যমে যদি হয় তার তো আসছে যে বিষয় আবার কোনো কারণ নেই স্বপ্নের মাধ্যমে তো আপনি এবারে বসেই তো আমেরিকা প্রতিদিন বা প্রতি তিনবার ঘুরে আসতে পারেন এত সহজ কোনো ভিসা নেই কোনো গাড়ি নেই কিচ্ছু নেই এমনি প্রতিদিন মানে যারা ভালো ঘুমাইতে পারে এবং স্বপ্ন দেখতে পারে এদের আমেরিকা ওয়াশিংটন তারপরে লন্ডন মানে প্রতিদিনই ঘুরে আসতেছে তাহলে তার মানে এটাকে বিষয়ে বলার কোনো দরকার নেই তাহলে এটাকে মসজিদে করার কোনো দরকার নেই মসজিদা হিসেবে প্রমাণ করার কোনো দরকার নেই এই জন্য যারা ধারণা তাবিল করে থাকে এইটা স্বপ্নের মাধ্যমে হয়েছে সরাসরি কি করেছেন একেবারে স্পষ্ট করে নফি করেছেন স্পষ্ট করে নিষেধ করেছেন সেটা হচ্ছে না এটা স্বপ্নের মধ্যে হয়নি বরং এটা জাগ্রত অবস্থায় হয়েছে এই বিশ্বাস আলোচনা তো জামাত করতে হবে এবং এই ক্ষেত্রে কোন ধরনের ভিন্ন তাউল করার এই ক্ষেত্রে কোন ধরনের ভিন্ন ব্যাখ্যা করার কোন অবকাশ থাকবে না এরপরে যে আমরা পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেই আলোচনার পয়েন্টটা হচ্ছে যে ইসরা এবং মেয়েরাজের এই অদৃশ্য বিষয়গুলোর যে হাদিসগুলো রয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বিভিন্ন বর্ণনা বিভিন্ন হাদিস রয়েছে এর বর্ণনাগুলো অধিকাংশ হাদিসই দেয় মানে সহি বিশুদ্ধ হাদিসের সংখ্যা কম আর এছাড়াও বর্ণনা বিভিন্নভাবে এসেছে এর বর্ণনা সবগুলোকে যদি একসাথ করা হয় এটা একটা বিশাল যুহুদের ব্যাপার অনেক বিশাল কষ্টের বিষয় এবং আমি মনে করি যে এর চেয়ে কঠিন কাজ মনে হয় আর নেই যে আল্লাহ রসুল সাল্লাহ সমস্ত হাদিসগুলোকে একসাথ করে মানে এটাকে কি আগে মানে একসাথ করে মানে মানে সমানভাবে আনা যায় কিনা কিন্তু এত কঠিন কাজ যে সমস্ত হাদিসগুলো বিভিন্নভাবে আসার কারণে বিভিন্ন বক্তব্য বিভিন্নভাবে এসেছে ফলে এই বিষয় নিয়ে আহলে হাদিস মাহাদিসদের মধ্যে বিশাল বিতর্ক তৈরি হয়েছে আর এই বিতর্ক শুধু আহলে হাদিসদের মধ্যে তৈরি হয়েছে তা নয় বরং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিদের মধ্যে প্রথম বিতর্ক তৈরি হয়েছে প্রথম বিতর্ক তৈরি হয়েছে ফলে অনেকগুলো মাস আলা নিয়ে অনেকগুলো বক্তব্য নিয়ে সাহাবিদের মধ্যে থেকে আরম্ভ করে পরবর্তী সময়ে অনেক জটিলতা তৈরি হয়েছে কিন্তু আমরা এই ব্যাপারে চেষ্টা করেছি সর্বোচ্চ গবেষণা করে একটা পয়েন্টে আসার জন্য সমস্ত হাজিগুলোকে একসাথ করার আমরা এখানে চেষ্টা করেছি মানে এটা কঠিন কঠিন কাজ হলো সমস্ত হাজিগুলোকে একসাথ করার আমরা চেষ্টা করেছি যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে রসুল্লাহ সাল্লাহামের এই ইসরা এবং মেরাজের হাকিকতটা কি অর্থাৎ কাছাকাছি একটা চিত্রে পৌঁছা যায় একবারে কাছাকাছি একটা চিত্রে পৌঁছা যায় সেই চেষ্টা আমরা করেছি দেখুন সাল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন তৌফিক দিলে আমরা চেষ্টা করবো যে মানে এর ধারাবাহিকতা রক্ষা করে কথাগুলো হাদিসে যেভাবে আসে সেভাবে তুলে ধরার জন্য প্রথমে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে হাদিসগুলো বলেছেন এই যে হাদিসগুলো সাব্যস্ত হয়েছে সবগুলোর ব্যাপারে আহলুসুন্নত জামাত তিনটি আকিদা পোষণ করে থাকেন হাদিসগুলোর ব্যাপারে যে হাদিসগুলো সহি সাব্যস্ত হয়েছে প্রথম কথা হচ্ছে আই উসাল্লাম আবিহা এই হাদিসগুলোকে মেনে নিতে অস্বীকার করার কোন জোর নেই আর হাদিস আসলে আপনাকে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না দ্বিতীয় নম্বর হচ্ছে এগুলোর উপর বিশ্বাস আনতে হবে তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ আবু তাহারিফ মানে এই হাদিসগুলোর কোন ধরনের অপব্যাখ্যা অথবা কোন ধরনের বিকৃতি কোন ধরনের মানে নিজস্ব ব্যাখ্যা বা চিন্তাধারার প্রয়োগ করার কোনো সুযোগ নেই ঠিক যেভাবে আছে যে হাকিকতে আছে সে হাকিকতে হাদিসগুলোকে বিশ্বাস করতে হবে যদি আমরা এভাবে বিশ্বাস করতে পারি তাহলে আমরা আসবো ইনশা আল্লাহ তালা একটি একটি করে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যেই মেয়াজ এবং ইসরা হয়েছে প্রথমে যে বিষয়টি আনবো সেটা হচ্ছে এই দুটার সাথে কি সম্পর্ক রয়েছে একটা বলেছে ইসরায়ের ঘটনা আর একটা বলেছি মেয়ারাজের ঘটনা একটা আরেকটার সাথে মানে অধিকাংশ হালাদিস বলেছেন এই দুইটা ঘটনাই মূলত একটা আরেকটার সাথে সম্পৃক্ত মানে ইসরা এবং মেয়ারাজ দুটাই একটা আরেকটার সাথে সম্পৃক্ত দুটা ভিন্ন ঘটনা নয় যদিও এই বিষয় নিয়ে আহলে হাদিসদের মধ্যে যথেষ্ট বিতর্ক হয়েছে একদল বলেছেন না দুটি ঘটনায় ভিন্ন আরো আরেকদল বলেছেন না দুটি ঘটনা ভিন্ন নয় তবে দুটি ঘটনার মানে একটার সাথে একটা সম্পর্ক আছে কিন্তু একটা ঘটনা একাধিকবার ঘটেছে প্রথম অভিমত হচ্ছে ইসরা এবং মেয়েরাজ দুটোই একবার হয়েছে দুবার হয়নি এটাই অধিকাংশ আহিস হাদিস মাহাদিসিনের বক্তব্য যেহেতু কোরআনে কালিমের মধ্যে বর্ণনা যেখানে এসেছে সেখানে একবারের কথা এসেছে আর রাসুল্লাহ সুরাজ মাহাদিসের মধ্যে যদিও এই বিষয় নিয়ে অনেক কথা রয়েছে মানে কিন্তু সমস্ত কথাগুলোকে যদি ব্যাখ্যা করা হয় তাহলে বুঝে যাবে যে এটা একবারের ঘটনা দ্বিতীয় বক্তব্য হচ্ছে এসরাও দুবার হয়েছে মেয়েরাজ একবার হয়েছে মেয়েরাজটা একবার হয়েছে এসরা দুবার হয়েছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বিভিন্ন সময় আদি যখন বর্ণনা করেছেন কখনো ইসরার ঘটনার মধ্যে এই কথা বলেছেন কখনো ইসরার মধ্যে এই ঘটনার কথা কথা বলেন নাই এই নিয়ে যে আল্লাহ হাদিসের মধ্যে বিমত হয়ে গেছে যে এইটা কি আসলে এই ঘটনার মধ্যে বলেছেন নাকি এটা আরেকটা ঘটনা আর এই বিষয়ে সবচেয়ে এই অভিমতটি পেশ করেছেন হাবিজ হাজার রহমতুল্লা আলাই অনেক বড় আহ্লা হাদিস আপনারা জানেন আবার রাসুল সাল্লাহ হাদিসের উপর তার বিশাল দখল ছিল তার ধারণা হচ্ছে যে এসরা দুবার হয়েছে কিন্তু মেয়েরাজ হচ্ছে হয়েছে একবার আবার কেউ কেউ কথা বলেছেন যে এসরা এবং মেয়েরাজ দুটোই বারবার হয়েছে কেউ বলেছেন এসরা হয়েছে তিনবার কেউ বলেছেন চারবার কিন্তু এইসব ইখতলাফের কারণ হচ্ছে মূলত রেওয়ায়াত গুলো আদিসের মধ্যে যে এসেছে আমি বলেছি যে সবগুলো রেওয়াজ যদি একসাথ করা হয় তখন একজন লোক প্রথমেই মানে মানে এমনি হয়রান হয়ে যাবে যে সে বুঝতে পারবে না যে রাজের ঘটনাটা কি যখন সমস্ত হাদিস গুলো আমরা একসাথ করেছি তখন আমরা মানে প্রথমে বুঝতে পেরেছি যে এইটা মানে আদৌ সম্ভব নয় যে এইসব হাদিস গুলোকে একসাথ করা যাবে কিনা এটা আমি মনে করেছিলাম যে আদৌ সম্ভব নয় কিন্তু বহু দীর্ঘ সময় যাওয়ার পরে মানে দিনের পর দিন সময় যাওয়ার পরে তারপরে একটা মানে কনক্লুশনে পৌঁছা সম্ভব হয়েছে যে না এগুলোর মধ্যে একসাথ করার একটা মানে অবস্থা তৈরি হয়েছে এই জন্য বিভিন্ন জায়গা বিভিন্ন আসার কারণে কোন জায়গাতে মধ্যে এই ঘটনা আছে কোন জায়গাতে মধ্যে এই ঘটনা নেই সব মিলিয়ে এই বিষয়গুলো নিয়ে ওলামাই কালামদের মধ্যে আহ হাদিসের মধ্যে যথেষ্ট একতলাফ হয়েছে কিন্তু বিশুদ্ধ অভিমত হচ্ছে ইসরা হচ্ছে একবার এবং মেয়াজ একবার হয়েছে যেহেতু আল্লাহ সুবাহ তারা কোরআন করিমের সুরা আল ইসরায়েল এক নম্বর আয়তের মধ্যে যে কথাটুকু বলেছেন সেখান থেকে আমরা স্পষ্টভাবে এই বিষয়ে বুঝতে পেরেছি আর যে সমস্ত রেওয়ায়তগুলির মধ্যে বোঝা যায় যে ইসরা এর এহতেমাল রয়েছে যে ইসরা একাধিকবার হয়েছে মূলত এখান থেকে কথা স্পষ্ট বুঝে যাচ্ছে যে ইসরা এবং মেয়ারাজ একাধিকবার শুধুমাত্র ঘটনার কারণে বিবেচনা করা মানে সঠিক নয় যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হয়তো মানে প্রেক্ষাপটকে সামনে রেখে কখনো ইসলামের ব্যাপারে এই কথাগুলো বলেছেন কখনো এই কথাগুলো বলেছেন এই জন্য দুটাকে অ্যাকসেপ্ট করা সম্ভব যদি হয় তাহলে এই ঘটনাকে যেহেতু রসুল্লাহ সাল্লাহ ইসলামের কোন শারীরিক বক্তব্যের মাধ্যমে মানে স্পষ্ট কোন বক্তব্যের মাধ্যমে এটা প্রমাণিত হয় না ইসলাম মহারাজ হয়েছে অথবা ইসলাম বিদার হয়েছে আর যেহেতু কোরআনে কাহিনী সরাসরি বক্তব্য তাকে দিয়ে যাচ্ছে একবারের ঘটনা বর্ণনা করা হচ্ছে আর হাদিসের মাধ্যমে সুল্লাহম যখনই বর্ণনা করেছেন বিভিন্ন বর্ণনা নিয়ে এটা সাব্যস্ত করার অবকাশ নেই যে এই ঘটনা এক ঘটনা এই ঘটনা আরেক ঘটনা এটা বর্ণনা করার সুযোগ নেই বরং দুটাতেই একই ঘটনার বর্ণনা হিসেবে ধরে নিয়ে এই কথা সাব্যস্ত করতে হবে যে এই বর্ণনাটুকু আগের ঘটনার সাথে সম্পৃক্ত হবে আগের ঘটনা যদি এটা না আসে থাকে তাহলে দুটার মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব হবে এটা আমরা ঘটনা সম্পর্কে বললাম এরপরে দ্বিতীয় এবং দ্বিতীয় যে মাসালাটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে ইসলাম এবং মেয়ারাজ এটা কখন হয় এই এত বিশাল তুলকালাম কাণ্ড হয়েছে যে মানে এমন ইতলাফ হয়েছে যে এর কোন তারিখ নির্ধারণ করাই কঠিন প্রথমে এটা কি হিজরতের আগে হয়েছে না হিজরতের পরে হয়েছে এ নিয়ে ইখতলাফ হয়েছে তবে অধিকাংশ আহলুদ তারিখ ঐতিহাসিকগণ বলেছেন হিজরতের আগেই হয়েছে হিজরতের পরে নয় হিজরতের আগে কখন হয়েছে হিজরতের আগে এটা কি এক বছর আগে হয়েছে না পাঁচ বছর আগে হয়েছে না দুই বছর আগে হয়েছে এ নিয়ে যথেষ্ট একতলাপ হয়েছে যারা এক বছর আগে হয়েছে বলেছেন তাদের মধ্যে একতলাপ হয়েছে তিনটি কবল তিনটি অভিমত রয়েছে যারা বলেছেন যে এক বছর আগে হয়েছে তারা বলেছেন যে ইজরাতের এক মাস মানে এক বছর এক মাস এক বছর হচ্ছে এক মাস কম অর্থাৎ এগারো মাস আগে হয়েছে আবার কেউ বলছে না হিজরত দশ মাস আগে হয়েছে কেউ বলেছেন না বরং হিজরতের মানে আট মাস আগে এই ঘটনা ঘটেছে সব মিলিয়ে এটা কোন বছর হয়েছে এটাই সাব্যস্ত হয়নি মানে কোন বছর এই ঘটনাটুকু হয়েছে ঐতিহাসিকভাবে সেটা সাব্যস্ত হয়নি এবার আসছে যে এটা কোন মাসে হয়েছে এটা কি রজব মাসে হয়েছে না রবিল মাসে হয়েছে না মহরম মাসে হয়েছে না রবিউল আখের মাসে হয়েছে এ নিয়ে ওলামাই কেরামের দিমত হয়েছে এবং ঐতিহাসিকরা একদল বলেছেন যে এটি রবিউল আউ্বাল মাসে হয়েছে আবার একদল বলেছেন রবিউল আউ্বাল মাসের বারো তারিখ হয়েছে আরেকদল বলেছেন না এটি মহরম মাসে হয়েছে অধিকাংশ ঐতিহাসিকরা রবিউল আউ্বাল মাসকে সাপোর্ট করেছেন এমনকি সর্বশেষ তাকিকের মধ্যে আমরা দেখেছি যে রবিউল আউ্বাল মাসের বারো তারিখকে অনেকে সাপোর্ট করেছেন আবার একদল ঐতিহাসিক বলেছেন যে রজব মাসে হয়েছে রজব মাসে যারা হয়েছে তাদের মধ্যে একদল বলছেন যে এটা রজব মাসের সাতাইশ তারিখ হয়েছে তবে এই এটা ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি শক্তিশালী অভিমত নয় কিন্তু ভারতবর্ষের এক পণ্ডিত তার ইতিহাস বইয়ের মধ্যে এটাকে বেশি শক্তিশালী হিসেবে দেখিয়েছেন তিনি হচ্ছেন মনসুরফুরি তার কিতাবের মধ্যে তার ইতিহাসের মধ্যে মনসুরফুরি এটাকে দেখানোর পর থেকে ভারতবর্ষের লোকেরা এটাকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করেছে অবশ্য তিনি ইবনে কোতাইবা থেকে একটা বন্যায় উল্লেখ করেছেন ইবনে কোতাইবা যে বন্যার মধ্যে এই তারিখের কথা উল্লেখ করেছেন তবে এই সবগুলো তারিখই মূলত ধারণামূলক মানে এর জন্য কোনো ঐতিহাসিক ভিত্তি নেই অথবা হাদিসের কোনো ভিত্তি নেই কোন ঐতিহাসিক ভিত্তি নেই কোন হাদিসের ভিত্তি নেই যেহেতু রসুল্লাহ সাল্লাহ ইসলামের মেয়েরাজের এই ঘটনার পরে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যে ওহি নিয়ে এসেছেন আল্লাহ ওই নিয়ে ব্যস্ত হয়ে গেছে মেয়েরাজের এই তারিখ আর সাহাবিদের প্রয়োজন হয় নাই এটা আপনাদের মতো কি করার জন্য ছুটি কাটানোর জন্য জাতীয় ছুটি কাটানোর জন্য অথবা জাতীয় মানে বিভিন্ন অনুষ্ঠানে পরিণত করার জন্য এই সুযোগ সাহাবিদের ছিল না আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম যা নিয়ে এসেছেন সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছেন ফলে সাহাবিরা এর তারিখ আর মুখস্থ করে রাখেননি ফলে এটা কি রজব মাসে হয়েছে না কোন মাসে হয়েছে এ নিয়ে এত বিশাল মানে বক্তব্য হয়েছে যে শেষ পর্যন্ত এটি সাব্যস্ত হয়নি তবে রাসুল্লাহ সাল্লামের হিজরত রবিউল আউ্বাল মাসে হয়েছে জন্ম রবিউল আউ্বাল মাসে হয়েছে ইন্তকাল রবিউল আউ্বাল মাসে হয়েছে এটাকে সামনে রেখে তার হুরি তার গবেষণার মধ্যে এটাকে তাদের দিয়েছেন তিনি বলেছেন যে এটা রবিউল আউ্বাল মাসের বারো তারিখ হয়েছে এমনকি সে অন্য সমস্ত কথাকে ইগনোর করেছে অন্য সব ফালতু কথা বরং নবুল আউ্বাল মাসের বারো তারিখেই রসুল্লাহ সাল্লামের ইসলাম ও মেরাজ হয়েছে এটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন তার গবেষণার মধ্যে তিনি ইসলাম ও মেরাজের উপর যে গবেষণা লিখেছেন এই গবেষণার মধ্যে তিনি এটাকেই প্রাধান্য দিয়েছেন যেহেতু রবুল আউ্বাল মাসেই সবকিছু আছে এটাই দাবি করে যে রবুল আউ্বাল মাস হয়েছে যাই হোক যদি হোক না কেন তবে মানে এই ইখতলাফের কারণে যেটা কি রবিউল আউ্বাল মাসে হয়েছে না কোন মাসে হয়েছে এই ইখতলাফের কারণে এটা হয় নাই এভাবে করার কোনো সুযোগ নেই কিন্তু এটা হয়েছে ইসরাবের এবং মেরাজ হয়েছে এটাকে বিশ্বাস করতে হবে এটা কি রবিলাগর মাসে হলো না অন্য কোন মাসে হলো এটা বলার সুযোগ নেই তবে একদল লোক বলেছেন যে না এটা তো রবিলাগল আউ্বাল মাসেও হয়নি আর আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের হিজরতের পাঁচ বছর আগে হয়েছে যেটা একটি হাদিসের মধ্যে খাদিজা রাজি আল্লাহ তালানার কথা উল্লেখ করা হয়েছে যে খাদিজা রাজি আল্লাহ তালানা সলাত আদায় করেছেন তো মেয়াজের মধ্যে তো সলাৎ ফরজ হয়েছে ঠিক কিনা তাহলে খাদিজা রাজি আল্লাহ তালানা সলাত আদায় করেছেন যে হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে তাহলে সলাদ ফরজ না হলে তাদের করেননি এই জন্য তারা বলছে যে হাদিজার ইন্তকাল তো মানে আল্লাহ রসুল সাহেব নিজের তো পাঁচ বছর আগে হয়েছে সুতরাং এখান থেকে তারা প্রমাণ করতে চাচ্ছেন যে এই হিজরতের মূলত পাঁচ বছর অথবা তিন বছর আগে হয়েছে যেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কিন্তু হাদিসের ব্যাখ্যার মধ্যে আয়সা রাজি তালা থেকে বর্ণিত সই বোখারি মুসলিমের যে হাদিসটা রয়েছে সে হাদিসটা দিয়ে বোঝা যাচ্ছে যে না খাজিয়া যে করেছেন এটা মূলত ফরজ আগের যে ফরজ সালাদ ছিল সেটা আল্লাহ রবুল আলমিন পরবর্তীতে এই উম্মাতের জন্য যে সলাদ ফরজ করেছেন সেটা নয় কারণ আয়সা তালা থেকে বোখাই জগতের মধ্যে ও সর্বপ্রথম সলাদ ফরজ হয়েছে দুই রাকাত দুই রাকাত করে সকালবেলা দুই রাকাত বিকালবেলা করে দুই রাকাত দুই টাইম রাসুল্লাহ সাল্লাম সলাদ আদায় করতেন প্রথমে সলাদ আদায় করতেন দুই টাইম বোখারি মুসলিম রাওয়াতের মধ্যে এসেছে কাজিদা ফি সালাতিল হাদর ওয়া উকাদাত সালাতুস সফর সফরের মধ্যে দুই রাকাত ঠিক লিখেছে কিন্তু মুসাফির যখন থাকবে না মুকিম হবে তখন এখানে কি করা হয়েছে দুই রাকাতকে বাড়িয়ে চার রাকাত করে দেওয়া হয়েছে ইয়াদিস থেকে বোঝা যাচ্ছে যে তিনি যে সালাদা করেছেন এটা মূলত ফরজ যে চার রাকাত ছিল এই চার রাকাত বোঝানো হয়নি বরং এখানে ওই ফরজের আগে যে দুই রাকাত দুই রাকাত নামাজ ছিল আগের জন্য সেটাই বোঝানো হয়েছে এরপরে তিন নম্বর যে মাস আলাদি আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইসরা এবং মেরাজ এই দুটাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সশরীরে হয়েছে না রুহ এর মাধ্যমে হয়েছে নাকি না সশরীরে হয় নাই রুহ নাই বরং ঘুমন্ত অবস্থায় হয়েছে এটা নিয়ে ওরা মানে কালামের যথেষ্ট খেলাফ রয়েছে এখতলাফ রয়েছে কিন্তু সুশুদ্ধ অভিমত হচ্ছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম মহারাজ দুটাই হয়েছে সশরীরে হয়েছে রুহ এবং দেহ দুটোই এর মধ্যে ইনভলভ ছিল শুধুমাত্র রুহের মাধ্যমে হয়নি কিন্তু আয়সা আবুল্লাহ তালহা থেকে একটি বর্ণনা পাওয়া যায় তালহা এবং জুবাই রাজি আল্লাহ তালহুমা তাদের বর্ণার মধ্যে পাওয়া যায় যে তারা বলেছেন রুহের মাধ্যমে হয়েছে এটাকে সামনে রেখে একজন লোক বিভ্রান্ত হয়েছে তারা মনে করতেছে যে আয়সা রাজি আল্লাহ তালানহা এই ইসরা এবং মেয়াজকে অস্বীকার করেছে এটা গলত নাউজুবিল্লাহ রুহ এর মাধ্যমে হয়েছে এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে রুহের মানে ইসলাম দুটা রুহের হয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে হয়েছে স্বপ্নের মধ্যে হওয়া আর রুহের ইসলাম হওয়া মানে আয়সা আবি আল্লাহ তালাহা কিন্তু একথা কখনো বলেন নাই অথবা একথা কখনো দাবি করেন নাই যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের ইসরা এবং মেরাজ স্বপ্নে হয়েছে সাহাবিদের মধ্যে এই বিষয়ে খারাপ ছিল না সাহাবিদের মধ্যে কেউ এই বিষয়ে এখতলাফ করেনি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইসলাম মেরাজ স্বপ্নের মধ্যে হয়েছে এটা খেলাফ হয়নি শুধু এই মাসালাটায় খেলাফ হয়েছে সেটা হচ্ছে একদম সাহাবিদের মধ্যে একদম লোক এটা ধারণা করেছেন যে এই ঘটনাটুকু হচ্ছে রুজের মাধ্যমে মানে সরাসরি রুজ ধরে হয়েছে কিন্তু মানে রুজের সাথে এখানে দেহের অবস্থানটুকু ছিল না কিন্তু অধিকাংশ সাহাবি এবং অধিকাংশ বর্ণার মাধ্যমে যেটা বুঝে যায় সেটা হচ্ছে এটা শুধু রুহ হয়নি রুহ এবং দেহ দুটাই হয়েছে একসাথে হয়েছে এই জন্য সালফি সালিহিনের মধ্যে একজন লোকে অনুমোদ দেয়নি সালাবদের মধ্যে কেউ অনুমোদ দেয়নি যে ইসরা এবং মেয়েরাজ স্বপ্ন যুগে হয়েছে পরবর্তী যুগের লোকেরা তারা সালফি সালিহিনের মানে রু আইসা আবুল্লাহ তালানা এই কথাকে পুঁজি করে বলেছেন যে ইসরা এবং মেয়েরাজ এই ঘটনাটুকু মূলত দৈহিকভাবে হয়নি স্বপ্নের মাধ্যমে হয়েছে এটা মিথ্যা এটা সম্পূর্ণ তারা তাদের পক্ষ থেকে তৈরি করেছে বুঝে আসছে কিনা এটা মানে সাহাবি এবং সালফিস আলহিনের কেউ বলেননি কারণ তাদের রুহ কথা তারা বুঝিয়েছেন এটা যে তারা মানে এখানে দেহ ইনভলভ ছিল না শুধু রুহটা ছিল দেহ ইনভলভ ছিল না শুধু এটা পার্থক্য কিন্তু এখানে এই অর্থ নেওয়ার কোন অবকাশ নেই যে এটা স্বপ্নের মাধ্যমে হয়েছে আর এই পার্থক্য এজন্য করতে পারে নাই যে একজন লোক আসলে সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে এই কথার মাঝে যে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের ইসরা মেয়েরা মেয়েরাজ মাধ্যমে হয়েছে আর স্বপ্ন যুগে হয়েছে এর মধ্যে বিশাল একটা পার্থক্য রয়েছে এই পার্থক্যটুকু অনুভব মানে অনুভব করতে পারে না যারা তারাই মনে করছেন রুহ এবং মানে স্বপ্ন একই জিনিস কিন্তু রুহ দ্বারা বোঝানো হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জীবন্ত অবস্থায় তার রূপ তাদিল করা হয়েছে এসরা করা হয়েছে তিনি ঘুমিয়েছিলেন স্বপ্নে তারপরে রুহ তার কি হয়েছে গিয়েছে ব্যাপারটা এমন নয় জীবন্ত অবস্থায় শুধু এর মধ্যে রুহটা ইনভলভ ছিল দেহ ইনভলভ ছিল না এটা বোঝানোর উদ্দেশ্য ছিল তাদের মানে এই দল লোকের কিন্তু অধিকাংশ যেহেতু আল্লাহ সুবাহ তারা কোরআনে কাহিনীর মধ্যে এই কথা বলে স্পষ্ট করেছেন সুরা আর ইসরার মধ্যে আল্লাহি যার গোলামকে যদি আল্লাহ রবুল আলমিন রুহের এখানে মানে ইসরা হতো তাহলে বলতেন যে বেরুহি অথবা বেরোহে আব্দিহি যেহেতু আল্লাহ সুবাহ এখানে সরাসরি আব্দকে বুঝিয়েছেন আর আব্দ বলতে রুহ এবং জাসাদ মানে দেহ এবং রুহ দুটাকেই বুঝায় সুতরাং দেহ এবং রুহ দুটাই এসরা এবং মেরাজ হয়েছে এতে এই আয়াত থেকে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে আরেকটি হাদিস সই বুখারের তিন হাজার আটশো আটাত্তর নম্বর হাদিসের মাধ্যমে এটাও স্পষ্ট বোঝা যাচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার মেয়েরাজের কথাটি একেবারে সরাসরি বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাম বলেন أنه كان مبتدعا في بيته أو في بيت أم هاني যে তিনি রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার ঘরে অথবা উম্মে হানিয়ের ঘরে তিনি হেলান দেওয়া অবস্থায় অথবা শোয়া অবস্থায় ছিলেন ফাফুরিজা সাকফু এবং আস্তে করে সারটা কি হয়ে গেল খুলে গেল ফাফুরিজা সাকফু ফেনাজারা জিব্রিলু জিব্রিল অবতরণ করলেন অন্য কোন রেওয়াজের মধ্যে আছে কারা ফিল হাকিম তিনি হাকিমের মধ্যে কি ছিলেন ঘুমন্ত অবস্থায় ছিলেন তাহলে তিনটা রেওয়াজ পাওয়া গেছে এখানে শুধু আমি আমাদেরকে বলছিলাম প্রথমে যে কত জটিল যে এটাকে একসাথ করা উনি হারিমের ঘরটা ঠিক যে জায়গায় ছিল মানে হাতিমের যে অবস্থানটা ছিল এর কাছাকাছি আর রসুল্লাহ সাল্লাহ ইসলামের ঘর অন্য হারির ঘরের এই কাছাকাছি ছিল ফলে মানে কোন কোন তাবিরের মধ্যে মেহানির ঘরের কথা এসেছে কোন কোন তাবিরে হাতিমের কথা এসেছে হাতিম যেটাকে হিজরি ইসলাইল বলা হয় তাকে এটা কথা এসেছে আর কোন কোন বন্যার মধ্যে রসুল্লাহ সাল্লাম নিজের ঘরের কথা উল্লেখ করেছেন মূলত পুরোটাই একই কথাকে বোঝানো হয়েছে এই জন্য আল্লাহ সুবাহ তারা এই তিনটা কথাকে একসাথে উল্লেখ করেছেন মিনাল মসজিদুল হারাম দেখছেন কিনা আল্লাহ তারা এই তিনটার একটা বলেন নাই পুরানে খেলিমের মধ্যে বলেছেন যে উন্নাহারের ঘরের কথা বলেন নেই আর হাতিমের কথা বলেন নাই আল্লাহ রাসুল সাল্লাহ তোমার ঘরের কথা বলেন নাই বলছে মিনাল মসজিদুল হারাম যেহেতু এই তিনটা জিনিসই মসজিদে হারামের মধ্যে ইনক্লুড এবং মসজিদে হারামের মধ্যে এই জন্য হানিয়ার যে ঘর এই ঘর মসজিদে হারামের মধ্যে অন্তর্ভুক্ত রসুল্লাহ ঘর মসজিদে হারামের মধ্যে ছিল এরপরে হাতিম তো কোনো সন্দেহ নেই এটা মসজিদে হারামের এবং কাবার একটা অংশ এটা কাবার একটা অংশ এই জন্য আল্লাহ সুবাহ তারা এটাকে এক কথায় কি করে বলেছেন তিনি এটাকে ইনক্লুড করেছেন কিন্তু হাদিসের মধ্যে এটা বিভিন্নভাবে এসেছে এখান থেকে বুঝা যাচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলছেন তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন এই সময় জিব্রিল এসেছে فأخذه جبريل فشق صدره ما بين سقرة نحره إلى أسفل بطنه তারপরে জিবরিল এসে বিভিন্ন বর্ণনার মধ্যে এসেছে তাকে জমজমের কাছে নিয়ে গেছেন নিয়ে গিয়ে তারপরে তার শাক্কে সাদর তার বক্ষ বিভিন্ন করলেন একেবারে ইঙ্গিত করে সুল্লাহ সাল্লাহ দেখালেন এখান থেকে আরম্ভ করে একেবারে পেটের এই জায়গা পর্যন্ত পুরা বক্ষকে আমিন বিভিন্ন করলেন এবং পরিপূর্ণ তার অন্তর হাত যেটাকে বলবেন আপনারা এটাকে কি করলেন বের করলেন তাহলে এইখান থেকে বুঝে যাচ্ছে যে এটা স্বপ্নে হওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক কিনা স্বপ্নে তার হাত বের করে নিয়ে আসার কথা রসুল্লাহ কখনো বলতেন না স্বপ্ন হওয়ার কোন সম্ভাবনা নেই এই এই বর্ণাটি বোঝাচ্ছে ওয়াজি তাকুর এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা মানে হাত মানে রোহে হাত বের করে করার দরকার নেই রোহ তো একটা জিসমুল্লাতি সূক্ষ্ম এটা মানে মানব দেহ মানে পরিপূর্ণ অবয়ব যেভাবে আছে সেভাবে একটা দেহ কিন্তু এর মধ্যে হার্ট বের করা অথবা মানে হার্টের এত মানে একেবারে একান্ত আরম্ভ করে মানে একেবারে উপর অংশ থেকে বক্ষের উপর অংশ থেকে আরম্ভ করে একবার বক্ষ পর্যন্ত বিভিন্ন করা এই কথাগুলো আর এখানে আসতো না যদি রুহের সাথে হতো এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে মূলত রুহের মাধ্যমে হয়নি বরং ইসরা এবং মেয়ারাজ এটি হয়েছে দেহ এবং রুহ দুটার মাধ্যমে আচ্ছা তৃতীয় নম্বর যে মাসালাটি সেটা হচ্ছে ইসরা এবং মেয়ারাজ এই দুটা ঘটনাকেই কোন কোন হাদিসের মধ্যে শুধু ইসরাজ কথা উল্লেখ হয়েছে কোন কোন হাদিসের মধ্যে শুধু মেয়াজের কথা উল্লেখ করা হয়েছে আবার কিছু কিছু হাদিসের মধ্যে ইসলাম ও মেয়েরাজের ঘটনা উল্লেখ করা হয়েছে এখান থেকে আসলে দুইটা ঘটনা কি ভিন্ন নাকি দুইটা ঘটনায় এক আমরা এদিকে ইঙ্গিত করেছি এই কথা বলেছি যে দুটি ঘটনা মূলত একটা ঘটনা আর একটা ঘটনার সাথে সম্পৃক্ত আছে কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রয়োজনের তাগিদে যখন রসুল্লাহ সাল্লাম প্রয়োজন মনে করেছেন তখন এই প্রয়োজনের তাগিদে রসুল্লাহ সাল্লাহ ইসলাম ইসলাম এবং মেয়াজের বর্ণনা দিয়েছেন বলেন যেখানে শুধু ইসলাম প্রয়োজন ছিল সেখানে শুধু ইসলাম বর্ণনা দিয়েছেন আবার যেখানে শুধু মেয়েরাজের প্রয়োজন ছিল সেখানে রসুল্লাহ সাল্লাহ ইসলাম শুধু মেয়েরাজের বর্ণনা দিয়েছেন মানে বিস্তারিত রসুল্লাহ সাল্লামের উদ্দেশ্য এই নয় যে মানে এটা ঘটনা আকারে গল্প আকারে বর্ণনা করা যেখানে যতটুকু শিক্ষার জন্য দরকার ছিল যতটুকু উন্নতের জন্য প্রয়োজন ছিল ততটুকু রসুল্লাহ সাল্লাহ ইসলাম তাদের সামনে তুলে ধরেছেন ততটুকু রসুল্লাহ সাল্লাম তুলে ধরেছেন এই জন্য বিভিন্ন বর্ণার মধ্যে একসাথে বর্ণা এসেছে আবার ভিন্ন ভিন্ন ভাবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বর্ণনা করেছেন যে বর্ণাগুলো থেকে স্পষ্ট বুঝে যাচ্ছে যে মূলত দুটা ঘটনাই একসাথে হয়েছে এবং দুটা ঘটনার সাথে একটা ঘটনার সাথে আর একটা ঘটনার সম্পর্ক রসুল্লাহ সাল্লাহ ইসলাম উল্লেখ করেছেন এবং সম্পর্ক রয়েছে এবার আমরা যে আলোচনাটুকু নিয়ে আসবো সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ ইসলামের ইসলাম ও মেরাজ সম্পর্কে যে হাদিসগুলো আমরা একসাথ করেছি সেগুলো সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করে এরপরে আরো কিছু মশালা সম্পর্কে আলোচনা করব হাদিসগুলোকে একসাথ করলে এই এভাবে দায় বা যেভাবে এসেছে রসুল্লাহ সাল্লাহ ইসলামের বর্ণনা অনুযায়ী সেটা হল আমি আগে বলেছি তার ভূমি তার বর্ণনার মধ্যে বলেছেন যে এটি মূলত রবিউল আউ্বাল মাসের বারো তারিখ সোমবারে হয়েছে এই জন্য তিনি অন্য যত একতলাফ আছে সমস্ত একতলাফকে কি করেছেন ইগনোর করেছেন তার গবেষণার মধ্যে বলেছেন যে এটা সমস্ত একতলাফ এখানে বাতিল এবং এগুলোর কোনো কি নেই আর এই ইখতলাফটাকে তিনি প্রাধান্য দিয়েছেন সবচেয়ে বেশি যদিও এই সমস্ত ইখতলাফ নিয়ে মানে ঐতিহাসিকরা বিভিন্ন বর্ণনা করেছেন কিন্তু কোনো বর্ণার মধ্যে কোনো সমাধান দিতে পারেননি যেহেতু সহি কোন সনদ দ্বারা একটি বর্ণনা আসেনি আল্লাহর ঘরের কাছে যারা আল্লাহ গিয়েছেন তারা দেখেছেন হাতিম কোনটাকে বলা হয় এমন এই যে ইসমাইল বলা হয় তাকে এই জায়গাকে যেটা আল্লাহ করে বাঁকা করে রাখা হয়েছে এমন এই জায়গায় মুত্তাজি আন তিনি শুয়ে আছেন হাদিসের মধ্যে এসেছে না ঘুমন্ত না তিনি সজাগ রাসুলদের ঘুম ছিল এটা রাসুলদের ঘুমের একটা স্টাইল এই হাদিসের মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘুম ছিল মানুষের মানে আমাদের সেই যে স্বাভাবিক ঘুম আছে এই ঘুমের ছেলে বিন্দু এটা না মানে ঘুমন্ত অবস্থা না জীবিত অবস্থা মানে জাগ্রত অবস্থা দুটার মাঝখানে এই জন্য ঘুমের কথা বর্ণনা করতে গিয়ে বলে দিয়েছেন মুক্তাই আন তিনি শুয়ে আছেন বাইনান্নাই ঘুমন্ত ব্যক্তি এবং জাগ্রত ব্যক্তি দুজনের মাঝখানে কারণ রসুল্লাহ সাল্লাম যদি তিনি ঘুমান তার অন্তর কিন্তু ঘুমান না হাদিসের সম্প্রদায় দ্বারা সাব্যস্ত হয়েছে এই জন্য বর্ণাকারী এটা স্পষ্ট করে দিয়েছেন যে তার এই গুণটা ছিল তিনি একজন আলোচককে একজন মানে বর্ণাকারীকে কথা বলতে শুনেন যে এদের মধ্য থেকে কোন ব্যক্তি আমাদের কাছে আসবে বা কোন ব্যক্তিকে আমরা নিব এই এখানে যে তিনজন আছে তিনজনের মধ্যে আরাম তিনজন এসে একজন বলল যে আউ্লালুহুম তাদের মধ্যে থেকে প্রথম তাকেই নাও আর একজন বলে যে সে কে বলে যে আউসাতুহুম তাদের মধ্যে যে প্রথম মাঝখানে আছে অথবা যে তাদের মধ্যে উত্তম কেউ বলে যে তাদের মধ্যে যে শেষে আসে তাকে নাও তাকে না এটা রাত্রের ঘটনা فلم يرهم حتى أتوه ليلة أخرى فيما يرى قلبه وتنام عينه ولا ينام قلبه وكذلك الأنبياء تنام أعينهم ولا تنام قلوبهم এবারে স্পষ্ট করে দিচ্ছেন যে মূলত এটা শুধু নবীদের সমস্ত নবীদের ঘুমের স্টাইল এটা ছিল যে তাদের অন্তর জাগ্রত থাকতো তারা তাদের চোখ ঘুমাতো যদি তারা ঘুমাতো তাদের চোখ ঘুমাতো আর এই ঘটনাটুকু হয় ওয়াজারিকা আরেক বর্ণনার মধ্যে এসেছে বর্ণনাগুলোকে সব একসাথ করা হয়েছে وذلك بعدما صلى لأصحابه صلاة العتمة بمكة معتما رسول الله صلى الله عليه وسلم রাত্রে নামাজ শেষ করছেন রাত্রে যে নামাজ পড়তেন আসলাম সবাইকে নিয়ে রাত্রে নামাজ শেষ করেছেন এই অবস্থায় তারপরে আসলাম বললেন ফুরিদা আমার ঘরের ছাদ যেটা আছে এই ছাদটা কি হলো খোলা হয়ে গেল খুলে গেল খুলে দেওয়া হলো আনাবি মাক্ষা আমি মাক্কাতে ফানাজারা জিবরিল ও আসলো এরপরে রসুল্লাহ আসলাম অন্য বর্ণার মধ্যে বলতেছেন বর্ণা আমরা একসাথ করেছি তাই আকরা বিমা রাআইতু বিহি আমি দেখলাম যে এই লোকটা যে আসছে এই লোকটা হচ্ছে কার মতো দহিয়া দেখারিস আল কালবি এর মতো যে বীর যে সুরি নিয়ে এসেছে যে সুরত এসেছে এই সুরতটাও রাসুল্লাহ হাদিসের মধ্যে বর্ণনা করলেন এই সুরতটা হচ্ছে কার ওই সাহাবির মতো যে সাহাবি খুব কম আসতেন বেদিন সাহাবি দহিয়া দেখারিস আল কালগি এর সুরতে রাসুল্লাহ ঘরে এসে অবতরণ করলেন তারপরে ওরা তিনজন এসে আমাকে নিয়ে গেল জমজমের কাছে জমজম বলতে জমজম কুয়াকে বোঝানো হয়েছে জমজম কূপের কাছে আমাকে নিয়ে গেল তারা কোনো কথা বলল না আমাকে তারা উঠিয়ে নিয়ে গেল উঠিয়ে যাওয়া পর্যন্ত তারা আর কিছু বলল না আমাকে জমজম কূপের কাছে রাখলো এরপর আমার কাছে জিবরিল আসলো জিবরিল আকৃতি বলা হলো আদিসের মধ্যে সেটা হচ্ছে জহির খালিফাল আল্লাহ তালা আকৃতিতে আসছেন সাফার তারপর আমার বক্ষ বিদীর্ণ করলো এর মাছ থেকে আরম্ভ করে এখান পর্যন্ত পুরাটাকে ফেটে ফেললো পুরাটা কি করলো ফাশাক্কা ফেটে ফেললো একেবারে স্পষ্ট করে বলে দিচ্ছে আরেকটা কথার মধ্যে একেবারে এই যে কণ্ঠনালীর যেই শেষ অংশটুকু আছে এই শেষ অংশটুকু আরেক থেকে আরম্ভ করে মারাপিল বতন পেটের এখানে যে চুল যেটা দেয় এখন পর্যন্ত পুরাটাকে রাসুল্লাহ সাল্লাহ ইসলামে বিভিন্ন করা হলো এরপরে তিনি অবসর গ্রহণ করলেন এইটা যখন ফাটলেন সম্পূর্ণ বিভিন্ন করলেন পুরাটা কি করলেন তিনি যা ভিতরে আছে সবগুলো তিনি বের করলেন তার হাত দিয়ে এটাকে জমজমের পানি দিয়ে তিনি দুটো করলেন হাতটা এবং এর ভিতরে যা আছে এগুলোকে পরিচ্ছন্ন করলেন এগুলোকে কি করলেন পরিচ্ছন্ন করলেন মানে পুরাটা বের করে নাই বের করেছে কোনটা শুধু বের করেছে পানি দিয়ে সেটাকে করা হলো তিন তারপরে স্বর্ণের একটা কিনে আসা হলো প্লেট নিয়ে আসা হলো বলা হয় স্বর্ণের প্লেট নিয়ে আসা হলো ফিহি তৌর এর মধ্যে এবং পরিপূর্ণ যে স্বর্ণ দিয়ে মানে স্বর্ণের আবরণ দিয়ে সেটা কি করা হয়েছে ঢেকে রাখা হয়েছে এমন একটা স্বর্ণের তস্ত বা একটা প্লেট দিয়ে নিয়ে আসা হলো সদরি এবং সেটাকে আমার অন্তরের মধ্যে আমার বক্ষের মধ্যে কি করা হলো ঢুলে দেওয়া হলো সেরা তালবি আমার তারপর আমার অন্তরকে দোয়া হলো সুম্মা হুশিয়া বিনি সবরাহু তারপরে আমার হার্ট আমার যে বক্ষ আছে এই বক্ষকে আবার ভিতরে কি করা হলো তুষ করে দেওয়া হলো রাখা হলো সুম্মা আতবাকাহু তারপরে এটাকে তিনি মিলিয়ে দিলেন আতবাকাহু দিয়ে বোঝাচ্ছে যে এটাকে সিলাই দেন নাই বর্তমান যুগের লোকেরা আস্তে আস্তে সিলাই করতেন তাহলে বোঝা গেল যে শুধু মিলাই দিলেন বুঝে আসছে কিনা এটাও আপনাদের টেকনোলজির সাথে বিশাল মানে চ্যালেঞ্জ এখন মানে আমরা তো এলজি পারতেছি না পারতেছি কিনা এখন আমরা শিরা দিতে হয় অথবা এটা সেটা আশ্রয় দিতে হয় বললো যে না শিরাই দেন নাই কাহু এটাকে মিলিয়ে দিলেন তাহলে আমরা শাকা জিবির কাল যখন জিবিল আমিন তার মানে বক্ষ বিভিন্ন করলেন কালা কালবুল ওয়াকি জিবিল আমিন কি মন্তব্য করেছেন সেই মন্তব্যটুকু আরেক আয়াতের মধ্যে এসেছে সেটা আমরা এখানে একসাথ করে আনলাম সেটা হলো কি বলতেছে এটা হার্ট কিন্তু খুব শক্তিশালী হার্ট সহজ নয় এই হার্টটাকে মানে বলতেছেন ওয়াকি সে দিন শক্তিশালী মানে আবার আইনানে বা সুইয়াতানে দুটা ত্রিশটি চক্ষু রয়েছে এই কলবের মধ্যে দুটি আছে বোঝা গেল যে এই কথাটুকু বলেছেন মাহমুদ রসুল্লাহ আল মুখাফা আল হাসেদ এর আয়াতের মধ্যে এটাও একসাথ করে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম যার কাছেই সব লোককে একসাথ করা হবে এই মোকাফা এবং হাসের এটি মোহাম্মদ রসুল্লাহামের লকব তার নাম তার পাঁচটি নামের মধ্যে সেই বখারের মধ্যে যে পাঁচটি নাম আছে তার মধ্যে দুটি নাম হচ্ছে আল মোকাফা একটা আরেক হচ্ছে আল হাসের এরপরে বলছেন খুনকুকা কাইহিম ওলেসানুকা সাদেক ওরাফসুকা ইন্না তাদের জিবলি আমিন কথা বলে দিচ্ছেন যে আপনার চরিত্র সুদৃঢ় যথাযত আপনার জিবা এটা সত্যবাদী আর আপনার অন্তর প্রশান্তিময় প্রশান্ত এরপরে রসুল্লাহ বলছেন কাল সুম্মা অতীত বেদাবাথিন তারপর আমার একটা চতুষ্পদ জন্তু নিয়ে আসা হলো তাহলে এটা মানে এই বাহনকে ব্যাখ্যা করার কোন সুযোগ নেই যে একটা ভালো মানের হাই যান নিয়ে আসা হয়েছে অথবা জাম্বু যান নিয়ে আসা হয়েছে জাম্বু নিয়ে আসা হয়েছে এগুলো দেখার কোনো সুযোগ নেই একটা সোজা কথা বলে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আসলাম চিনেন তো যদি না চিনতেন কিন্তু বলতেন যে একটা অন্য ধরনের জিনিস নিয়ে আসছে বেদা একটা চতুষ্পদ জন্তু নিয়ে আসা হলো দুনাল একেবারে চিনলে শুধু চিনেন না পরিচয় দিচ্ছেন দুনাল বাগলি ওয়াফাউকাল হেমার এই পরিচয় হচ্ছে দুনাল বাগলি এটা খরচ চেয়ে ছোট খচ্ছর দেখছেন তো আপনারা না দেখেন নাই এরা খচ্ছর দেখছেন বলে মনে হয় না দেখছেন কোথায় বাংলাদেশে দেখেন খচ্ছর আছে তাই আচ্ছা খচ্ছরটা হচ্ছে মূলত গোড়ার চেয়ে ছোট মানে তো খচ্ছর আবার গাদার চেয়ে বড় বুঝে আসছে গাদার চেয়ে একটু বড় গোড়ার চেয়ে একটু ছোট মানে খরচর সিনাটা একটু টাফ খচ্ছর মধ্যে শুধু আরবরা যারা আছে আরবরা মানে ঘোড়ার উপর আরোহণ করতো আর আরবরা খচ্ছর উপর আরোহণ করতো তার তো হচ্ছে আরব আর অনারবের মধ্যে এখানে অনারব যারা আছে তারা ঘোড়ার উপর আরোহণ করতে পারে না ঘোড়া শক্তিশালী হওয়ার কারণে ঘোড়ার উপর তারা টিকতে পারতো না তো এই খচ্চর হচ্ছে ছোট আর দুন আল হেমা আল হেমার গাদার ছেয়ে বড় তাহুই আব্দাহ দুধ বলতে যে এটা হলো তাহুই আব্দাহর এর পৃষ্ঠ অনেক লম্বা মামদুদুন প্রশস্ত দীর্ঘ আবিয়ব এবং সাদা শুভ্র এখন দেখা যায় যে অনেকখানে এই ছবিও পাওয়া যায় ছবি নিজেরা আবিষ্কার করে নিয়েছে কেউ দেখে নাই না দেখে কেউ আবিষ্কার করতে কোনো অসুবিধা নেই হ্যাঁ পাখা আছে তারপরে মহিলার ছবি করেছে যাতে করে একটু অ্যাট্রাকটিভ হয় পুরুষের ছবি করলে তো এটা আকর্ষণ আপনাদের বাড়াবে না এই জন্য তাহলে মানে শয়তান কিভাবে আমাদের কিন্তু প্রলোভন দিয়েছে বুঝলেটা এটাকে মহিলার ছবি করেছে আবার পাখা দিয়ে বুঝলেটা মানে অন্যরকম করেছে কিন্তু পাখার কথা রাসুল্লাহ সাল্লাহ বলেন নাই পাখার কথা রাসুল্লাহ আসলাম হাদিসের মধ্যে বলেন নাই তাহলে এটা বুঝে যাচ্ছে এটা মিথ্যা আবিষ্কার করছে আর বিজ্ঞাপন এইভাবে বলেছেন হুয়াল বুরাক এর নামও দিয়েছেন এর নাম হচ্ছে কি বুরাক এর নাম হচ্ছে কি বোরাক তাহলে বোরাক শব্দটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সহি হাদিসের মধ্যে এসেছে এর নামকরণ বোরাক কেন করা হয়েছে এগুলো যেগুলো আলোচনা রয়েছে আমাদের হাতে আজকে সময় হবে না অন্যথা আমরা হয়তো আরো বিস্তারিত আলোচনা করতে পারতাম তবে আজকে আলোচনা যাব না এই বোরাকের বৈশিষ্ট্য কি রসুল্লাহ বলতেছেন ইয়াদা উখাত ওয়াকু আইন্দা তার দৃষ্টি ঠিক যেখানে গিয়ে শেষ হয় সেখানে গিয়ে কি করে মা ফেলে এত মানে তার দৃষ্টি কোনখানে গিয়ে শেষ হয় মানুষের দৃষ্টি মানে তখন কতটুকু গিয়ে শেষ আসে কোন শেষ আছে নাকি তাহলে বোঝা গেল এর মানে দৃষ্টি যেখানে শেষ হবে কত বিশাল মানে সে খাতুয়া দিচ্ছে পদক্ষেপ দিচ্ছে তার পদক্ষেপটা একটা পদক্ষেপ হয় যেখানে এক দৃষ্টি শেষ সেখানে মানে এ ধরনের পদক্ষেপ সে দিয়েছে বোঝা গেল যে এটা যদিও দাদা হিসেবে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যদিও চতুষ্পদ জন্তু বলেছেন এটা কিন্তু চতুষ্পদ জন্তু হিসেবে নয় তার চতুষ্পদ জন্তুতে এই ধরনের মানে পদক্ষেপ কোনটা দিতে নেই সুতরাং এটা বোঝা গেল যে এটা আনা হয়েছে এবং এটা আল্লাহ রাবুল আলমিন স্পেশাল কি করেছেন এই সফরের জন্য আয়োজন করেছেন স্পেশাল আয়োজন করেছেন এই কারণে এর নামকরণ করা হয়েছে বোরাক এই কারণে নামকরণ করা হয়েছে কি বোরাক কেউ কেউ বলেছেন বোরাক নামকরণ করা হয়েছে এই জন্য যেহেতু দেখতে এত শুভ্র এত সাদা মানে বিদ্যুতের মতো চকচক করে বার কোন শব্দ থেকে বার কোন বিদ্যুৎ এই জন্য নামকরণ করা হয়েছে বোরাক যাই হোক তারপরে রসুল্লাহ সাল্লাহ ইসলাম অন্য রাতের মধ্যে এসেছে উতিয়া বিহি ইলাইহি মুশরাজান মুলজামান লিয়ারকাদা وكانت تسخر للأنبياء قبله فاستصعب عليه فقال له جبريل ما يحملك على هذا أبو محمد تفعل هذا এই জায়গাটা মানে আরেকটা বর্ণার মধ্যে এসেছে আমাদের মধ্যে মোটাকাল্লাফি আছে কিন্তু দেখা গেছে নটা গ্রহণযোগ্য এই জন্য একসাথ করা হয়েছে সেটা হলো রসুল্লাহ বলতেছেন যে তাকে নিয়ে আসা হয়েছে আমার কাছে মুলজামা একেবারে মানে মুখে মুখে লাগাম লাগানো বাধা অবস্থায় বেশি মানে শক্তিশালী তো এই জন্য অবস্থা এমন যে লিয়ারখা বাহু যাতে করে রসুল্লাহ সুলতাম এর উপর আরোহণ করতে পারেন সহজে এর আগে নবীদেরকে বোঝা গেল যে মানে এর উপর আরোহণ করানো হয়েছে নবীদের এর আগে তার আগে অন্যান্য নবীদের জন্য এটাকে কি করা হয়েছে মানে অনুগত করা হয়েছিল কিন্তু নবীদের জন্য কঠিন হয়ে গিয়েছিল যে নবীরা বন্ধ মানে সহজে কি করতে পারে আরোহণ করতে পারে নাই জিব্রিল আবাহু এটাকে বললো যে মা ইয়াহমেলু তাহাদা জানো এর উপর কে উঠবে তোমাকে আগে সতর্ক করে দিচ্ছি আবু মোহাম্মদ ইনতাফ আলু মোহাম্মদের সাথে কোন আচরণ উল্টাপাল্টা করতে পারবে না এ ধরনের আচরণ করতে পারবে না পাওয়াল্লাহি মা রাকিবা কত্তু কাত্তু আকতামার আল্লাহি সুবহানাহু তোমাকে শপথ করে বলছি আল্লাহ রাবুল আলমিনের কাছে একেবারে এমন সম্মানিত ব্যক্তি যার মতো সম্মানিত ব্যক্তি তোমার এই পৃষ্ঠে আর কোনদিন আরোহণ করেনি সুতরাং খেয়াল রাখো সুতরাং কি করো খেয়াল রাখো আগেই সহজ করে দিচ্ছে আমার মিনহু তারপরে এই কথা যখন শুনেছে এই অটোমেটিক জন্তু মানে ভয়ে এবং ঘরমাক্ত হয়ে গেল ভয়ে ঘরমাক্ত হয়ে গেল এরাবাই কালা আলাইহি তারপর আমি এর উপর আরোহণ করলাম বা আমাকে আরোহণ করানো হলো প্রথম চক্করেই সোজা এসে গেলাম এমন এক জায়গায় দেখেছি চতুর্দিকে খেজুর গাছ চতুর্দিকে কি খেজুর গাছ এমন এক জায়গায় এসে আমি অবতরণ করলাম আমাকে নামিয়ে দেওয়া হলো ফাকাল সল্লি এখানে নামাজ পড়ো ফসল্লাই তো তারপর নামাজ পড়লাম সুম্মা না আমরা উঠলাম ফাকাল আতাদি আইনা সল্লাইটা তুমি কি জানো কোথায় নামাজ পড়েছো বলতো আল্লাহ আলম এগুলি জানি না খবর নেই কালা সল্লাইটা ইয়াসরিব যে জায়গায় নামাজ পড়েছে এটার নাম হচ্ছে ইয়াসরিফ এটার নাম হচ্ছে কি ইয়াসরিফ এটা পরবর্তীতে মদিনা হয়ে যাবে এটা পরবর্তীতে কি হবে মদিনা হবে সল্লাই তাবি ইয়াসরিফ ইয়াসরিফ নামাজ পড়েছ সল্লাই তাবি তৈবাহ তৈবাতে নামাজ পড়েছ এই জায়গার ইয়াসরিফ হলে এটা কিন্তু তৈবা হবে একদিন পবিত্র ভূমি হবে তৈবা হলে পবিত্র ভূমিকে বলা হয় পুণ্যভূমিকে বলা হয় সাল্লাহ সাল্লাম ইয়াসরিফে যাওয়ার পরে ইয়াসরিফের নাম দিয়েছেন তৈবা ইয়াসরিফের নাম দিয়েছেন কি তৈবা এখানে তুমি হিজরত করে আসবে এই চতুষ পর্যন্ত আমাদেরকে নিয়ে চললেই ওই ছোড়ারেই সে মানে পদক্ষেপ দিচ্ছে যেখানে তার দৃষ্টি শেষ গিয়ে পৌঁছে হাত্তা বালাগনা আরদান এমন এক জায়গায় গিয়ে আমরা পৌঁছলাম কারা এঞ্জেল নামো তুমি কারা ঝেলতু নামলাম সুম্মা কারা সাল্লি নামাজ পড়ো সাল্লাইতু সুম্মা রাকিব না তারপর দাঁড়ালাম ফকার আচাদ্রি আইনা সল্লাইতা কোথায় নামাজ পড়েছো তুমি কি জানো বলতো আল্লাহ আলম জানি না তো কোথায় قال صليت عند شجرة موسى عليه الصلاة والسلام حين كلم الله موسى এটা এমন স্থানে নামাজ পড়েছে যেখানে মুসা আলী ইসালাতাম আল্লাহ রাব্বুল আলমিন যে গাছে গাছের নিচে মুসা আলী ইসালাতাম আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কথা বলেছেন এই রাওয়াতটি হাসান আমরা এখানে দেখতেছি সেই সেই রাওয়াতটি একসাথ করেছি তো কাল রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন মারান তোলাই যেটা উসরিয়াবি আলা মুসা এটা সেই মুসলিমের রাওয়াত ওই সাথে সেই মুসলিমের রাওয়াতটা নিয়ে আসেছে একসাথে যাতে করে বুঝতে পারি সমস্ত রাওয়াতকে একসাথ করা হয়েছে তো এরপরে রাসুল্লাহ সাল্লাহ আলী সেই মুসলিমের মধ্যে বলেন মারান যেটা ওই রাত্রে যে রাত্রে আমাকে শ্রা করা হয়েছে যেখানে ছিল সেখান দিয়ে আমি অতিক্রম করেছিলাম এভাবে সে তার দৃষ্টি যতটুকু যাচ্ছে ততটুকু মানে পা দিয়ে পদক্ষেপ বিক্ষেপ করে আমাদেরকে নিয়ে যাচ্ছে তারপর আমাকে নিয়ে যাওয়া হলো তারপরে বললো যে নামো নামলাম তারপরে বলে নামাজ পড়ো সাল্লাই তো তারপর আমি নামাজ পড়লাম সুন্দর রাকেব নামা দাঁড়াম তারপর জিজ্ঞেস করলো এত দেরি আইনা সাল্লাই তুমি কি জানো কোথায় নামাজ পড়েছো বলতো না জানি না তো আল্লাহ আরাম করা সাল্লাই তো বাইতুল্লাহাম বাইতুল্লাহামে নামাজ পড়েছো হাইসে আলী ইসলাত ইসলাম যেখানে আলী ইসলাত জন্ম হয়েছে এরপর আমি উঠলাম একেবারে এসে গেলাম বেতুল মাকদেশ পর্যন্ত তারপরে আমি করলেন আঙ্গুল দিয়ে ফাঁকারা কাবি হাল হাজার আঙ্গুল দিয়েই পাথর তৈরি করলেন ছিদ্র করে দিলেন পাথরকে ছিদ্র করে ফাঁকা কাবি হাল হাজার ওয়াসাদ্দা বোরাক এবং বোরাককে ইরা করলেন বাঁধলেন বোরাককে বেঁধে ফেললেন এখানে অনেক কথা মহাদিসিনে কারাম হাদিসের গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন যে বোরাক তো সেই লাগলে বাড়তে ঠিক না একটা মানে যাতে চলে যায় কিন্তু এটা তো থেকে করা হয়েছে এই কাজের জন্য কিন্তু তারপরেও যদি আমি শিক্ষা দিলেন যে মানে তাওয়াক্কুলের মূল বিষয় হচ্ছে যে সমস্ত মুবাহ কাজগুলো আছে মোবাহ বিধানগুলো আছে সেগুলোকে গ্রহণ করা এটা হচ্ছে তাওয়াক্কুলের মূল এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ কিন্তু এটা শিক্ষা দিলেন যে বোরাক মূলত আসছে এই উদ্দেশ্যে তারপরে বোরাকে বাঁধবেন বোরাকে বেঁধে তারপরে অন্য কাজে গেলেন এটাই প্রমাণ করেছেন তারপরে সুল্লাহ মানে ওই ওই সাথে আমি বাঁধলাম যে ইতিপূর্বে কি করেছিল তাদের বাহন বেঁধেছিল সেখানে আমি বেঁধে ফেললাম তো মসজিদ তারপরে মসজিদের মধ্যে প্রবেশ করলাম কোন মসজিদে বেদুল মধ্যে প্রবেশ করলাম মসজিদে প্রবেশ করলাম এরপরে ওই জায়গাতে আমি গেলাম যেখানে নদীধন কি করেছিলেন অবতরণ করেছিলেন সেখানে আমি অবতরণ করলাম সেখানে গেলাম Kata Rasulullah sallallahu alaihi wasallam, "Fara'aituni fi jama'atin min al-anbiya, fa মুসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু salatu wassalam." দেখলাম যে নবীদের একটা বড় জামাত পানি খাবো যে নবীদের একটা বড় জামাত দেখতে পেলাম ফারাআইতু নি আমাকে দেখতে পেলাম যে নবীদের একটা বড় জামাতের সাথে আর তাদের মধ্যে রয়েছে মুসা ইবনে ইমরান আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসা ইবনে ইমরান হচ্ছে কি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বাবার নাম হচ্ছে ইমরান তারপর তিনি বলতেছেন মুসা এবং ইমরানকে দেখতে পেলাম কালী মানে সাল্লি দাঁড়িয়ে আছে নামাজ পড়তেছে ফাইজা রাজুরুন তার বর্ণনা দিচ্ছেন রাসুল্লাহ সাল্লাম সে কেমন ব্যক্তি রাজুরুন আদম মাঝারি সাইজের অনেক লম্বা নয় তারপরে আসহাম আদম কাসির শাহর অনেক চুল শাদিদুল খাল সৃষ্টি খুব সুঠাম সৃষ্টির অধিকারী দেখতে পেলাম দরগুন জাদুন চুল কোকড়ানো মাথার মধ্যে কান্নাহমিন জালে সনু আহ মনে হচ্ছে যেন মিশর ইয়ামানের আজ সেনুয়া গোত্রের লোকদের মতো সহজ একটা আইডিয়া দিয়েছে এখন আমাদেরকে আইডিয়া দিয়ে লাভ নেই আমরা আজ যাদেরকে আইডিয়া দিয়েছে তারা চিন্তা করেছে আজ সারুয়া গোত্রের লোকেরা খুব মোটা সোটা এবং মানে সুস্থ মানে হয়ে থাকে তাদের কথা বলা হচ্ছে যে আজ সারুয়া গোত্রের লোকের মতো তাকে আমি দেখতে পেলাম ইমরানকে ওই যে ঈসা ইবনে মারিয়াম তারপর দেখতে পেলাম ঈসা ইবনে মারিয়ামকে কায়েমুন ইসাল্লি যাই আছে নামাজ পড়তেছে ফাইজা রাব আচুন আহমার পুরা লাল রাব আচুন মাঝারি গঠনের মধ্যম গঠনের যা কোকরানো চুল মারবু উল খালক সৃষ্টিটা মাঝারি স্টাইলের ইয়াল হমলাত ওয়াল বায়াব লাল এবং সাদার মিশ্রণ কিন্তু লাল বেশি এমন সেপ্তুর রাস মাথার মধ্যে চুলগুলো রয়েছে আশ্রানো সাববান আবিয়ব এক অন্য এগুলো বিভিন্ন বর্ণা থেকে এনেছি এক বর্ণনা সাববান আবিয়াব যুবক একেবারে শুভ্র সাদা জাহাদু রাস হাদিদুল বাসার তীক্ষ্ণ দৃষ্টি অধিকারী মবতরুল খালক প্যাটের সাইজ একটু বড় মানে বড় স্টাইলের সবগুলো একসাথ করেছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বিভিন্ন বন্যার মধ্যে আরো স্পষ্ট করেছেন ইসলাম মনে হয় যেন লাল টকটকে সিল্কের কাপড় থেকে ওনাদের এখন বের করছে সিল্কি কাপড় এমন দুই মাস পরে লাল টকটকে সিল্কি কাপড়কে আপনারা বিন্দা সিবিল মিশাবাহান মানুষের মধ্যে সবচেয়ে বেশি যার কাছাকাছি আকার সেটা হচ্ছে তো ওরওয়াদ মসুদার সাকাতি ওই মহাজিরা দেখতে ওরওয়াদ মসুদার সাকাতির মতো এ ধরনের একবারে লাল শুভ্র লোক ওই যা ইব্রাহিম আলী ইসালাম এরপরে দেখতে পেলাম আরেকজনকে এরপরে যে লোককে দেখতে পেলাম সে হচ্ছে ইব্রাহিম আলী ইসালাম কাইমুল ইসাল্লি দাঁড়িয়ে আছেন সলাফ আদায় করতেছেন আশবাহুল্লাহ নাসি বিসবিহি সাহেবাকুম যে সবচেয়ে কাছের মানুষ যাকে দেখতে ইব্রাহিমের মতো দেখা যায় সে হচ্ছে তোমাদের এই ব্যক্তি নিজের দিকে ইশারা করলেন সাল্লাম যে এই ব্যক্তি যাকে দেখতেছো তুমি এমন তার কোন একটা অঙ্গের দিকে যখনই আমি তাকাই আমি আমার নিজের দিকে তাকাই একেবারে মিল পাচ্ছি মনে হয় যেন খুঁজে পাচ্ছি যে একেবারে মিল পেয়ে যাচ্ছি রসুল্লাহ বলতেছেন ওলাম্মা লাফিয়া রসুল্লাহ ইব্রাহিম এটা উসরিয়া বিহি এর পরবর্ণ মধ্যে এসেছে যখন রসুল্লাহ সাল্লাম ইব্রাহিম আলাই ইসলাতামকে এই মানে ইসরায়েল এই রাত্রিতে যখন দেখা হলো কাল ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আখরি উম্মিন সালাম ইব্রাহিম আলী ইসলাম এই উম্মাদকে সালাম দিয়ে বলছেন হে মোহাম্মদ আমার তোমার উম্মতের কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছা ও আকবর হুম আর তাদেরকে কথা বলে দাও জানিয়ে দিবা আন্না জেন্না ইয়ে বা তোর তৈবাহ যে জান্নাতের মাটি অত্যন্ত সুগন্ধময় আজবাতুল মা এবং এর পানিগুলো মিষ্টি ওয়ার বুহা সে এবং এই অনেক প্রশস্ত আন্না কি আন ওয়ারদুহা কি আন সমতল গেরাস সোহা এবং দাও তাদেরকে এর গেরাস হচ্ছে দিস হচ্ছে সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওলা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানিয়ে দিলেন ولقي النبي أن روايته مدرسة ولقي النبي صلى الله عليه وسلم ليلة إسراء إبراهيم وموسى وعيسى تتذاكر أمر الساعة তারা সবাই কিয়ামতের কথা উল্লেখ করলেন ফরাদ্দু ইব্রা আমরাহুম ইলা ইব্রাহিম সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই বিষয়টি ন্যস্ত করলেন বলেন যে ইব্রাহিম সম্ভবত এই বিষয় সম্পর্কে খবর দিতে পারবে আনহা তারা সবাই মিলে প্রশ্ন করলো ইব্রাহিমকে এই বিষয় সম্পর্কে ফাকালা লা ইলমা লি বিহা কিয়ামত সম্পর্কে কোনো ইলম আমার কাছে নেই ফারুদুল আমরা ইলা মুসা তা মুসার কাছে পাঠালো ফাকালা লা ইলমা লি বিহা ফারুদুল আমরা ইলা ঈসা ঈসার কাছে পাঠালো তিনি এত উত্তর দিলেন ফাকালা আম্মা وجبتها فلا يعلمها أحد إلا الله. إيه ইব্রাহিম ঈসা আলী ইসলামের কাছে যখন আসলো তখন ঈসা আলী ইসলাম বললেন এর ঘটনা সম্পর্কে যদি বলো তাহলে কোন সন্দেহ নেই যে আল্লাহ রব্বুল আলমিন ছাড়া এর ঘটন বা এর সংগঠিত হওয়ার সময় সম্পর্কে কারো কোনো জ্ঞান নেই জালিক ওফি না আহেদা ইলাই রব্বি এটাই আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে বা আল্লাহ রব্বুল আলমিন প্রতিশ্রুতি দিয়েছেন তবে এর কিছু প্রতিশ্রুতি হল আন্না দাজ্জাল আখার খারিজুন দাজ্জাল আসবে قال فأهبط ومعي فأحبط ومعي قضبان ঈসা আলাইহিস সালাম বললেন তারপর আমি অবতরণ করব আমার সাথে লাঠি থাকবে ফাইজা রাআনি ইয়াযুবু কামা ইয়াযুবু রাসাসু ফাআকতুলুহু তারপর যখন আমাকে দেখবে দাজ্জাল ইয়াযুবু সে একেবারে গলে যাবে কামা ইয়াযুবু রাসাসু যেভাবে রাসাস মানে সীসা যেভাবে গলে যায় এভাবে গলে যাবে আমি তাকে হত্যা করবো তারপর আল্লাহ তাকে হত্যা করবেন হাত্তা ইনাল হাজার আবার সাজার লাইয়া করু এমনকি এই সময়ে হাজার এবং সাজার সমস্ত পাথর সমস্ত গাছ কথা বলবে ইয়া মুসলিম হে মুসলমান ইন্না তাহাতি কাফেরান তা কাফের ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে তাতে আল আশা ফাক্তুলহু তাকে হত্যা করো তখন গাছ এবং সবকিছু মুসলমানদের জন্য সহযোগিতা করবে আক্তুলহু কালা হলে ফাইয়াহরিকুহুল্লাহ ফেরুহুলকুমুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তখন সমস্ত মুসলিম কাফেরদেরকে ধ্বংস করে দেবেন সুম্মা ইয়ারজিউ নাসু ইলা বিলাদিহিম ওয়া তারপর মানুষ তাদের বাড়ি ঘরে ফিরে যাবে ক্বালা ফাইন যালিকা ইয়াখরুজু ইয়াজুজ ওয়া মাজুজ তারপরে ইয়াজিদ মাজিজ বেরিয়ে আসবে অহম মিন কুল্লে হাদাব ছিলেন চতুর্দিক থেকে তারা মানে এগুজে থাকবে ভাইয়া তাউনা বিরাদাহুম এবং তখন সমস্ত ভূমিকে তারা কি করবে ভূমিতে অবতরণ করবে লাইয়া ইয়াতুল আলা সাইন ইহলা কুহু যেখানে আসবে সেটাকে ধ্বংস করে দেবে ওলাইয়া মুরুন আলা মা ইল্লা সারাবুহু পানি পেলে সেখানে পানি ধ্বংস করবে আমার সব পানি খেয়ে ফেলবে সুম্মা ইয়ারজু নাসু ইলাই তারপর সমস্ত মানুষ আমার কাছে আসবে ভাইয়া হুম তারা তাদের ব্যাপারে শেখায়াত করবে তাহাদ উল্লাহ আলহিম তারপর তাদের বিরুদ্ধে আমি দোয়া করবো দোয়া করবো আর কি আল্লাহ তারপরে আল্লাহ এবং তারাও দোয়া করবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিবেন এবং তাদেরকে তারা তাদের মৃত্যু হয়ে যাবে হাত্তা তাজিল আদমিন এরপরে তাদের গন্ধে পুরা পৃথিবী একেবারেই মানে দুর্গন্ধময় হয়ে যাবে তাতাজ আরুল আরদু ইলাল্লাহি মিন নাতানি রিহিহিম ওয়া ইলাইহি মানুষ আল্লাহ রাবুল আলমিনের কাছে অস্থির হয়ে যাবে এবং পৃথিবীও অস্থির হয়ে আল্লাহর কাছে মানে আর্জি করতে থাকবে যে এই দুর্গন্ধ থেকে আমাদেরকে রক্ষা করো তারা ফাহাদুল্লাহ আমি আল্লাহ তালার কাছে দোয়া করবো ফাইয়ানজির উল্লাহুল মাথার ফাইয়ানজির উল্লাহুল মাথার আল্লাহ রাবুল আলমিন বৃষ্টি অবতরণ করবেন এরপর এই বৃষ্টি তাদের সমস্ত দেহ সবগুলোকে ধুয়ে মুছে নিয়ে যাবে এগুলো সব নিয়ে যাবে হাত্তা ইয়াফসিফাহুম ফিল বাহার এগুলোকে সব সমুদ্রে ফেলে দিবে সুম্মা নুনসিফুল জবাল এরপর পাহাড় সমূহকে আল্লাহ আলমিন একেবারে উড়িয়ে দিবেন তারপর তুমাদুল আদিন আর পৃথিবীকে আল্লাহ আলমিন প্রশস্ত করে দিবেন যতটুকু সম্ভব প্রশস্ত করার এই পৃথিবীকে প্রশস্ত করে দিবেন তালা তাফিমা আহিদা ইলাইয়া রাব্বি আর এটাই আল্লাহ সুবাহ তারা আমার কাছে যে অঙ্গীকার দিয়েছেন সে অঙ্গীকার অঙ্গীকারের কথা মানে এই ঘটনাগুলো এই কথাগুলো তাদের নবীদের মধ্যে এই সময় হচ্ছিল এরপর আরেক বর্ণার মধ্যে এসেছে এভাবে আন্নাজালিকা কানা ইদা কানা কাযালিকা فإن الساعة كال كالحامل المتم التي لا يدري أهلها متى تفجأ ولادها ليلا أو نهارا এবার বলতেছেন যে এটাই কিয়ামত আর এই কিয়ামতটা হবে এমন সময় যে কোনো ব্যক্তি বলতে পারবে না যে কিয়ামতটা সুনির্দিষ্ট কোনো সময় হবে এটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি গর্ভবতী মায়ের মতো যে জানে না যে কখন তার গর্ভ হয়ে যাবে কিন্তু সে মনে করতেছে যে গর্ভ হওয়ার সময় গনি আসছে এ ধরনের মনে হবে কেমতের সময় যখন এসে যাবে কাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তারপর রসুল্লাহ সাল্লাম বললেন অপর সালাতের সময় হয়ে গেল এই আলোচনার মাঝে সালাতের সময় হয়ে গেল একজন মোয়াজ্জিন এসে আজান দিলেন মোয়াজ্জিনকে সে উল্লেখ করা হয়নি যে কোনো মোয়াজ্জিন আজান দিলেন তারপরে আজান দেওয়ার পরে তারপরে আমি তাদের ইমামতি করলাম রসুল্লাহ রসুল্লাহ কেবলার দিকে এগিয়ে গেলেন অন্য মধ্যে এসেছে তারপরে নামাজ পড়লেন তারপর রসুল্লাহ আসলাম অন্য বর্ণনা এখানে আমি দুই রাকাত নামাজ পড়লাম তারপরে ফিরে দেখলেন যে সমস্ত নবীগণ একসাথ হয়ে তার সাথে সালাত আদায় করতেছেন ফালাম্মা ফারাগা মিনাস সালাতে যখন নামাজ থেকে ফারে হল আমিন হা ইতি বাইতুল মকদেশি শারকি বাইতুল মকদেশের পূর্ব দিকে রসুল্লাহ সাল্লাহ ইসলাম দেখতে গেলেন একটা ওয়াদি রসুল্লাহ দেখতে পেলেন যে এই ওয়াদির মধ্যে একজন ফেরিস্তা সমস্ত মানে মানে তিনি কি করতেছেন একসাথ মনে হয় যেন মানে আগুনের ফুলকির মতো মানে জাহান্নাম মনে হয় যেন দেখা যাচ্ছে এই ধরনের একটা জিনিস আমি দেখতে পেলাম তারা জিবরিল জিবরিল আমিন আমাকে প্রশ্ন করলেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ হ্যাঁ মালিকুন যে এই যে দেখতেছ মানে কিছু মানে অঙ্গার জ্বলন্ত অঙ্গার একসাথ করছে এ হচ্ছে মালিক এর নাম হচ্ছে মালিক সাহেবুন্নার জাহান নামের সংরক্ষক আলহি তারপর সালাম দাও ফালতাফাতা ইলাইহি তারপর দিকে তিনি দেখলেন ফাইজা দেখতে পেলেন যে এক মলিন মুখের অধিকারী ব্যক্তি ইউরাফুল গদাবু ফি চেহারার মধ্যে রাগের একটা মানে লক্ষণ এমনি দেখা যাচ্ছে তাবাদা আনি সালাম সে নিজেই সালাম দিয়ে শুরু করলো সাল্লাম তো আলাইহি আমি তাকে সালাম দিলাম তা উরিয়া মালিকান খাজিনার নার মালিককে দেখানো হলো জাহান নামের যে সংরক্ষক ও দাজ্জাল আফি আয়াতিন আরাহুন আল্লাহ ইয়াহু এবং দাজ্জালকেও আমাকে দেখানো হলো অন্য বর্ণা এসেছে রাত দাজ্জাল আফি সুরাতিহি ইয়া আইনিন দাজ্জালকে সচক্ষে দেখতে পেলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম এখানে রাসুল্লাহ ইসলামকে দাজ্জালকে দেখানো হলো লাই সরুল ইয়ামায়াম স্বপ্নের মধ্যে নয় দাজ্জালকে রাসুল্লাহ সাল্লাম যেভাবে দেখতে পেলেন মনে হলো যেন সে একেবারেই এব্রু থাব্রু এলিমেলেও তাকে দেখতে পেলেন এহদা আইনাই হি ইমা একটা চোখ তার কা ইমা একেবারে খাড়া একটা চোখ তার খাড়া কান্না কাউকে বন্ধুরি মনে হয় যেভাবে জ্বলছে বিড়ালের চোখের মতো মনে হয় যেন তার এই চোখটা জ্বলছে কান্না সে আর আসিহি আফসান সেজার আর তার মাথার চুল সবগুলো খাড়া মনে হয় যেন গাছের মধ্যে যে কাটা আছে এরকম কাটার মতো খাড়া মাথার চুল চুলগুলো সুল্লাসম বনা দিলেন এভাবে খাটা ওয়াকারা রাই তোলাইলাটা উসরেবি আমুদার আবিয়াব আর আমি ওই রাত্রিতে দেখতে পেলাম একটা একটা আমুদ পিলার দেখতে পেলাম স্তম্ভ দেখতে পেলাম আবিয়াব সাদা কান্না হলো উলু তাহমিরুল মালাইকা কান্না হলো উলু মনে হয় এটা মুক্তা ফেরেস্তারা এটাকে বহন করতেছিল বলতে মা তাহমিলুন এটা কি তোমরা বহন করতেছো কালু নাহমিলু আমুদ আল ইসলাম এটাই হলো ইসলামের যে স্তম্ভ এই স্তম্ভটা বহন করতেছি আমরা উমির না আন্নাদাহাবিশ্যাম যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এটা সিরিয়াতে কি করার জন্য শেষে এটাকে সিরিয়াতে স্থাপন করার জন্য কারা সুম্মা খারাজ তারপর আমি বেরিয়ে গেলাম فجاءني جبريل عليه السلام তারপর জিবরিল আসলেন بإناء من خمر وإناء من لبن وإناء من عسل তিনটা পাত্র হাতে নিয়ে আসলেন এসে এক পাত্রের মধ্যে মদ আরেক পাত্রের মধ্যে দুধ আরেক পাত্রের মধ্যে কি দিলেন মধু দিলেন মদ বললে অসন্তুষ্ট হয়ে যায় একজন বললেন যে আপনি এটা মদ বলতেছেন রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে দেওয়া হয়েছে এটা তো সারাপ মদ না তা আমি ওই দিকে তাকালাম তাকে আমি বললাম যে সারাপ কি জিনিস সারাপ তো কিছু না সারাপ হলে পানীয় আরবি ভাষা জাহেলদের জ্ঞান না থাকলে যা হয় আর কি মানে আমি এখানে আলোচনা করতে চাই মদ নিয়ে এসেছে বলছে রাসুল্লাহ যে মদ দিয়েছে খাওয়ার জন্য আমি কি বলতেছি এগুলো আরে আমি বললাম যে আমি কিচ্ছু বলতেছি এটা তো হাদিসের মধ্যে সরাসরি রাসুল্লাহ নিজেই বলতেছে তাকে মদ দেওয়া হয়েছে একটা তো মদ দেওয়া হলো আর একটাতে দুধ দেওয়া হলো একটা তো মধু দেওয়া হলো তাকেই গেলে খোঁজ আমাকে বলা হলো যেটা মন চায় সেটাই নাও তোমার ইচ্ছা ফরাদের তুই আমি এগুলো দিকে তাকালাম তখতার তুলা দেন আমি দুধটাকে কি করলাম এখতিয়ার করলাম চুজ করলাম রসুল্লাহ বললেন যে দুধটাকে ফাঁসারের তুহু আমি এটা বান করলাম ফকালা জিবরিন জিবরিল আমিন আমাকে বললো এখতার তরফে তরা তুমি এমন জিনিস চয়েস করেছো এমন জিনিস তুমি এখতিয়ার করেছো যেটা মানুষের স্বভাবজাত সৃষ্টিগত ফেতরাতের সাথে মিল আছে এটা মানুষের জন্য উপকারী এটা মানুষের জন্য খুবই প্রয়োজন সেটাই করেছে অন্য নামে দিয়েছে আলহামদুলিল্লাহ হাদা কালিল ফিতরা বিবিলামিন বললেন সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ সুবান তারা তোমাকে ফিতরাতের জন্য কি করেছেন হেদায়ত দিয়েছেন যে তুমি ফিতরতের হেদায়ত লাভ করতে পেরেছ ফিতরতের পথটা তুমি বাছাই করতে পেরেছ আমার ইন্না কালাম আখাজ তাল খামু যদি মদকে চয়ন করতা মদকে যদি তুমি কি করতা চুজ করতা গ্রহণ করতা তাহলে গাওয়াত উন্মাথুকা তাহলে সব পাগল পেতা তোমার উপর সবগুলো নষ্ট হয়ে যেত পুরা উন্নতি নষ্ট হয়ে যেত আল্লাহ রক্ষা করেছে আমাদেরকে যে মদের সাথে আর মদের মাতলামি থেকে আল্লাহ সুবাহ আমাদেরকে রক্ষা করেছেন সুমান সরাফাবি রসুল্লাহ সুতম বলেন এরপর আমাকে নিয়ে যাওয়া হলো কুরাইশিন কুরাইশদের একটা ব্যবসায়িক বণিক দ্বারা দিয়ে আমরা অতিক্রম করতেছিলাম দিনা খান এক স্থানে কাজা ওয়া কাজা রসুল্লাহ স্থানের নাম উল্লেখ করে দিলেন অমুক অমুক স্থানে তাদের একটা উঠা চলে গেল সকাল ইয়াহা উলায় না হাজা তারা প্রশ্ন করলো যে অমুক হে এরা এরা এই ব্যক্তিকে কালু মা না সাইয়ার মা হাজিহি ইলারি তারা বলতেছে বাতাস ছাড়া কিছুই না কি হয়েছে কি হয়েছে মানে তারা বুঝতে পারতেছিল যে আমরা অতিক্রম করে যাচ্ছি খুব দ্রুত আদালু বা ঈদ আল্লাহ তাদের একটা ওঠ হারিয়ে ফেললো ফাজামা আহু ফুলান এবং অমুকে এই ওঠটাকে কি করলো একসাপ করলো মানে পরে আবার তারাস করে বেল করলো এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে সুম্মা আখাজা বেয়াদি সুম্মা আখাজা বেয়াদি তারপর জিবরিল আমিন আমার হাতে ধরল সন্তারা কবি জিবরিল জিবরিল আমাকে নিয়ে আবার চলে গেল অন্য বর্ণা বর্ণার মধ্যে এসেছে সুম্মা ওথিয়ালি উথিয়াবিন তারপরে একটা বোরাক নামে একটা না সুম্মা ওথিয়ালি মেহরাজিন মেহরাজ নামে একটা সিঁড়ি নিয়ে আসা হলো এবং জিবরিল আমিন এই সিঁড়ি দিয়ে আমাকে দুনিয়ার আসমান পর্যন্ত তিনি চলে আসলেন আসে বিহা দুনিয়ার আসমানে এসে দুনিয়ার আসমানের যে দরজাগুলো আছে এই দরজাগুলোর একটা দরজা এসে কি করলেন নক করলেন জিব্রিল খোলার জন্য অনুমতি চাইলেন বা খোলার জন্য বললেন কালা জিব্রিল কালা জিব্রিল রেখা সামা আসমানের সংরক্ষকে জিব্রিল বললেন এটা খোলো হ্যাঁ। প্রেরণ করা হয়েছে তার কাছে প্রেরণ করা হয়েছিল কি না হ্যাঁ প্রেরণ করা হয়েছে বিহি বিহি তাকে স্বাগতম যে কতই উত্তম আগমনকারী সে যা ইয়াস্তাবশিরু বিহি আহলুস আসমানের অধিবাসী যারা ছিল তারা সবাই তাকে সুসংবাদ দিতে শুরু করলো এবং একথাও কথাও হারিসের মধ্যে বলে দিলেন যে আসমানবাসী কিন্তু জানেন না আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে কি করতেছেন কারণ মোহাম্মদ সাল্লাহ ইসলামের জন্য নিয়ে যাওয়ার জন্য যে আসমান থেকে প্রেরণ করা হয়েছে তাদেরকে বলে দেওয়া হয় না যে আর দুনিয়া থেকে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে দেখি পাঠানো হয়েছে তারা এই জন্য জিজ্ঞেস করছে যে তার কাছে কি পাঠানো হয়েছে কিনা তারা জানতে চেয়েছে এই জন্য হাদিসের মধ্যে এই কথাও স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে আল্লাহ পৃথিবীবাসীর কাছে কি করছেন পৃথিবীবাসীর জন্য কি হুকুম দিচ্ছেন এটা আসমানবাসী কেউ জানেন না আল্লাহ তারা তাদেরকে জানানো এটা বলেন আমাদের দেশে পিলেও জেনে যায় কিন্তু এখানে আসমার যারা আছে তাদের উপরে খবর দিন খুবই আসছে পিলেরাও বলেন জেনে যায় অমুক বুজুর্গ জেনে যায় অমুক হুজুর জেনে যায় অমুক জুতা সুর তারপরে ওই সুর সেই সুর সবাই জেনে যায় কিভাবে জেনে যায় জানি না সবাই গায়েবের এলম দিতে পারে অদৃশ্য এলম দিতে পারে কিন্তু এখানে যারা ফেরিস্তা আসমানের মধ্যে আছে যারা আল্লাহ সুবাহ তারা কাছে আছে তারাও জানে না এরপরে আসেন কি বলতেছে তারপর আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো যখন শেষ হলো অতিক্রম করলাম আসমানের উপরে উঠে গেলাম এখানে গিয়ে দেখি যে আদম আলী ইসালাতাম আদমকে পেলাম রাজুলুন কাহিদ বসে আছে এক ব্যক্তি আলাই আমিনিহি ওসুদাতুন একটা স্তূপ ডান হাতে বিশাল একটা স্তূপ ডান হাতে দেখতেছি যে তার স্তূপ তো বুঝেন সুদা বলা হয় তাকে আরবিতে আমার একটা স্তূপ তার ডান হাত ডান দিকে ডান হাতের তার বাম হাতে আর একটা স্তূপ ইজা রাজার যখন ডান দিকে তাকায় কিছুটা হাস্যোজ্জ্বল হয় হাসি মুখ হয় ওই যে রাজা রাখে দাঁড়াইয়া সারিহীন যখন বাম দিকে তাকায় ডাকা কেঁদে দেয় হাজা গেল ছিলেন না কিছুই তিনি এগুলো জানতেন না কিছুই জিজ্ঞেস করলাম মান এ কে কার হাজা আদম হচ্ছে আপনার পিতা আদম ওহাজি রসুদ আইন দিকে যে স্তূপটা দেখতেছেন বিশাল স্তূপ দেখতে পাচ্ছেন ওয়াসিমাল দিকে নাসিম তার সন্তানদের যে রুখ রুহগুলো তাহলুল ইয়ামিন মিন মাহুল জান্নাহ এটা ডানপন্থী যারা এরা এগুলো জান্নাতি আর ওই সুরতুল্লাহ তিয়ান বাম দিকে যারা আছে এটা আহলুল নার জাহান্নামি তাই জানা যারা ইয়ামিন হি যখন ডান দিকে তাকায় তখন হাসে ওই জানা যারা কেদারা শিমালি হি দেখা যখন বাম দিকে তাকায় তখন কাঁদে ফাসাল্লাম আলাইহি তাকে সালাম দাও ফাসাল্লাম তো আলাইহি সালাম দিলাম ফরাদ সালাম আমার সালামের উত্তর দিলেন ثم قال مرحبا بالابن الصالح والنبي الصالح স্বাগতম আল ইবনুল সালে সৎকর্মশীল সন্তান এবং সৎকর্মশীল নবী হাদিস থেকে আবেদ ইবনে আজার রহমতুল্লাহ বর্ণনা করেছেন যে সামনাসামনি যদি কারো মানে মূল্যায়ন করার জন্য প্রশংসা করা হয় এটা জায়জ রয়েছে তো প্রশংসা করা হয়েছে ঠিক না স্বাগতম জানানো হয়েছে যদি মূল্যায়নের জন্য হয় তাকে আমার নিজের সন্তান কিন্তু সন্তান সৎকর্মশীল হওয়ার কারণে তার প্রশংসা করলেন আদম আলী সালাম এরপরে বললেন নেমাল ইবনু আন্তা কত ভালো সন্তান তুমি পরে আলী বেখাইরিন এবং আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম অনুরাগতের মধ্যে বলতেছেন আমার জন্য দোয়া করলেন সুম্মা শাহাদা বি হাত্তা আতাসমা সানিয়া এরপর আমাকে নিয়ে যাওয়া হলো তারপরে আমি আসলাম আসামা আসানিয়া দ্বিতীয় আসমানে ফাস্তাফতাহা ঠিক অনুরূপভাবে খোলার জন্য অনুমতি চাওয়া হলো আবার ফাঁকা আলী খাজিনিহা ইফতাহ ওই সংরক্ষকে বলা হলো খোলো ফাকারাতুল মালাইকাতুল্লাহ ইসলামা কালাতুল উলা প্রথম আসমানে ঠিক যেটা বলা হয়েছে এই দ্বিতীয় আসমানে ঠিক অনুরূপ কথা বলা হলো জিবরিল আমিন আলী ইসলাতামকে তুইলা মান হাজা কালা জিবরিল কুইলা মাঠ এর সাথে কে আছে কালা মোহাম্মদ কুইলা وقد ارسل اليه তার কাছে কি প্রেরণ করা হয়েছে قال نعم قيل مرحبا به واهلا وسهلا فنعم المجيء جاء ففتح لنا فلما خلصت اذا بيحيى وعيسى وهما ابن خاله এরপর বললেন যে ঈসা এবং ইয়াহিয়া এই দুজনকে এই দ্বিতীয় আসমানে গিয়ে দেখলাম দুজনকে দেখলাম একজন হচ্ছে কি ইয়াহিয়া আর একজন হচ্ছে কি ঈসা ওয়াহুয়া ইবনা খালা এরা দুজন মূলত খালতো ভাই কাছাকাছি এই জন্য একসাথে তাদের দুজনকে একসাথে কি করা হয়েছে পাওয়া গেল ওয়াহুয়া ইবনা খালা কুলতু মান হাদা এরা কারা আবার قال هذا يحيى وعيسى فسلم عليه فسلمت سلام দিলাম فرد দুজনে জবাব দিল ثم قال তারা বলল মারহাবান বিল আখি সালেহ ওয়াল ইব ওয়ান নবী সালেহ সৎকর্মশীল নবী এবং সৎকর্মশীল ভাই আমাদের তোমাকে স্বাগত তারা দুজনে আমার জন্য দোয়া করলো তারপরে দুজনে তারা আমার জন্য দোয়া করলো সুন্না সোহেদাবি তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হলো ঠিক একই কথা তৃতীয় আসমানে গিয়ে আমাকে এবার জিজ্ঞেস করা হলো বলা হলো কে বলা হলো যে এরপরে কথা বলা হলো তারা স্বাগত জানালেন দরজা খুলে দেওয়া হলো রসুল্লাহ বলেন যখন আমি দ্বিতীয় আসমানে উঠলাম তাই আনাবি ইউসুফ يوسف عليه الصلاة والسلام كبلام إذا هو قد أعطي شطر الحسن دكتي بلان يوسف كي شندج جير أدتك تاكي دي آهويس أتو شندر مانوش رسول الله صلى الله عليه وسلم بشمشا كوري بلتسن قد أعطي شطر الحسن شندج جير أدتك تاكي آهويس قال هذا يوسف فسلم عليه سلام دو فسلمت فعليه عليه فرد جواب دي ثم قال مرحبا بالأخ السالي وابن السالي ودعا لي بخير دعا قراه لامر جنو ثم سعد بي حتى أتى السماء الرابعة সূর্য আসমানে গেলাম ঠিক একই ঘটনা সূর্য আসমানের মধ্যে এরপরে সূর্য আসমান আমাকে স্বাগত জানা হলো দরজা খুলে দেওয়া হলো ফালাম্মা খালুসকে যখন উঠতে পেলাম যা ইদ্রিস এখানে পেয়ে গেলাম ইদ্রিসকে বলতুমান হাজা এটা বলে যে এটা একে বলে যে হাজা ইদ্রিস ফাসাল্লিম আলাইহি ফাসাল্লাম তো আলাইহি ফারাদ আমাকে সালাম দিলে আমি সালামের উত্তর দিলাম এবং আমাকে বললো মার হাবান দিল আফিস সালে নবী সালে তো তোমার হাজা এবং আমার জন্য দোয়া করলো তারপরে সুম্মা সাহাদা বি হাত্তা আতাল সামাইল খামসা পঞ্চম আকাশে আসলেন ঠিক একই ঘটনা পঞ্চম আকাশে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাম্মা খালিসতু ফাইদা আনা বিহারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম পঞ্চম আকাশে পেলাম মুসার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামকে قال هذا هارون فسلم عليه فسلمت عليه فرد علي ثم قال مرحبا بالاخ الصالح والنبي الصالح ودعا لي بخير দোয়া করলেন এরপর আমাকে নিয়ে আসা হলো সপ্তম আকাশে তারপর দরজা খোলার জন্য বলা হলো অনুরূপ বলল তারপর আমার জিজ্ঞেস করা হলো জিবুল আমিন বললেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তারপর আমাকে স্বাগত জানা হলো তারপর দরজা খুলে দেওয়া হলো তারপর আমি আসমানে উঠলাম যখন মুসাকে পেলাম কোন আকাশে পেলাম মুসাকে ষষ্ঠ আসমানে পেলাম সাল্লাহ আর আল্লাহ রবুল আলমিন মুসা আলী কাছে নিয়ে গেলেন যেহেতু আল্লাহ রাবুল আলমিন তার সাথে কথা বলে তাকে মর্যাদা পূর্ণ করেছেন তারপরে মুসা বলে রব্বি লাম আগুন্নু আইয়ুরফা আলাইয়া হাদুন মুসা একটা খেয়াল করলো যে আল্লাহ আমি ধারণা করতেছি যে আমার উপর আর কারো উঠানো হবে না আমি তো কথাবার্তা বলে মোটামুটি উপরে উঠে আসছিলাম কিন্তু এটা কি হচ্ছে কুলতুমান হাজা আমি জিজ্ঞেস করলাম কে এই লোক তারা হাজা মুসা ফসাল্লাম আলহি ফসাল্লাম তো আলহি সালাম দিলাম ফারাদ সুম্মা কালা মারহাবান বিল আখির সালেহ নবী সরদ আলী বেখায় দোয়া করলেন ফেলাম্মা তাজাওয়াজতু বাকা যখন দেখছি আমি আরো বলতে যাচ্ছি বাকা কেঁদে উঠলো বলে যে কিরা লাহু বা ইবকি বুঝলা কি হয়েছে তুমি কাঁদছো কেন তারা আবকি কাঁদতেছি লিয়ান্না গুলামান বুইসা বাদি আমার পর এক যুবক প্রেরণ করা হয়েছে আমার উম্মতের চেয়ে অনেক বেশি উম্মত তার জান্নাতে প্রবেশ করবে এবং তাকে মর্যাদা আমার চেয়ে বেশি দেওয়া হয়েছে এই জন্য আমি একটু নিজের কাছে কান্না আসছে মুসা আলি এই কথা বললেন তারপর আকাশে আমাকে নিয়ে আসা হলো তারপর দরজা খোলা হলো তারপর আমাকে সেখানে স্বাগত জানানো হলো তারপর বললেন আমি যখন সপ্তম আকাশে উঠলাম তাই আমি ইব্রাহিম এখানে দেখি যে না আরো উপরে ইব্রাহিমকে দেখতে পেলাম যে বাইতুল মামুরের সাথে পিঠ লাগিয়ে কি করে আছে বসে আছে তাহলে সপ্তম আসমানে আরেকটা জিনিস দেখতে পেলেন সেটা হচ্ছে কি আল মামুর মামুরের দিকে পিঠ ঠেকিয়ে ইব্রাহিম আলহ ইসালাম বসে আছেন সেই খুন কবির যে অত্যন্ত মর্যাদাপূর্ণ মানে বয়স্ক মানুষ মাহির মানে যাকে দেখলে ভয় দেখার ভয়ের সংখ্যা হয় কিন্তু মানে হাজা আমি বললাম যে এটা কে করা হাজা বুকে ইব্রাহিম তোমার পিতা ইব্রাহিম فسلم عليه فسلم عليه فسلمت عليه সালাম দাও আমি তাকে সালাম দিলাম فرد السلام সালামের উত্তর দিল ثم قال مرحبا بالابن الصالح والنبي الصالح ثم رفع لي البيت المعمور في السماء السابعة সপ্তম আকাশে বাইতুল মামুর তারপরে আমাকে দেখানো হলো তারপরে বাইতুল মামুর সপ্তম আকাশে আমাকে দেখানো হলো ফাকুল তুইয়া জিবরিল মা হাজা এটা কি কার হাজাল বাইতুল মামুর এটাই বাইতুল মামুর প্রত্যেক দিনে এখানে প্রবেশ করে ইউসাল্লি ফিহি এই মেলাওয়াতের মানে এখানে নামাজ পড়ে সাবুন আলফ মালাক সত্তর হাজার ফেরেস্তা একজন দুজন নয় ইদা খারা এই নামাজ পড়ে বের হওয়ার পর আর কোনদিন তারা কেমন পর্যন্ত আর ফিরে আসতে পারবে না আর এখানে ফিরে আসে না এরাই প্রথম একবার একবারই প্রবেশ করে আর বের হওয়ার পর কখনো প্রবেশ করা তাদের সুযোগ থাকে না আবেদান আর ফেরমা তাদের সর্বশেষ গুরু আসা পর্যন্ত তারা আর প্রত্যাবর্তিত হতে পারে না হাত্তা তাকুমা সাহা কেমত হওয়া পর্যন্ত এখানে বর্ণাকারী বর্ণনা করেন যে যত ফিরিস্তাদের যত গ্রুপের সাথে রসুল্লাহ সাজম সেখানে দেখা হয়েছে ইল্লা আমার হাজে আনা সবাই ফেরিস্তারা সবাই রাসমুল্লাহকে একটা পরামর্শ দিচ্ছে যে হাজামার জন্য হাজামা হচ্ছে মানে সিঙ্গা লাগানোর জন্য সিঙ্গা লাগানোর পরামর্শ দিয়েছে সিঙ্গার জন্য পরামর্শ দিয়েছে এবং বলেছে ইয়া মাহমদপুর মুম্মা থাকাবির হাজামাতে আপনি আপনার উম্মদকে হাজামার জন্য এই চিকিৎসার জন্য কি করবেন পরামর্শ দিবেন এই জন্য অধিকাংশ হাদিস মাহাদিসিনী কারা বলেছেন এই সিঙ্গা লাগানোটা কি সুন্নাত এবং দেখা যায় যে বহু দূর দূরান্ত থেকে যারা আসে মদিনাতে এসে বহু কষ্ট করে সিঙ্গা লাগায় এটা নাকি স্বাস্থ্যের জন্য হ্যাঁ এটা এটা স্বাস্থ্যের জন্য নাকি উপকারী এবং ভালো আল্লাহ আলাম আমি কিন্তু লাগাইনি পরীক্ষা করে দেখিনি এই সুন্দর থেকে মাহরুম ব্যক্তিদের মধ্যে আমি একজন আমি দু তিনবার গিয়েছি কিন্তু সাহস আমাকে পিছনের দিকে নিয়ে এসেছি মানে এই যে ভয়ঙ্কর মানে পদ্ধতি মানে এখানে আমার সামনে কয়েকজনকে দেওয়া হয়েছে কিন্তু আমি দেখেছি যে সাহসিকতায় আমি ওখানে বসতে পারি নাই পিছনের দিকে চলে আসছি তো এটা আমার নিজস্ব দুর্বলতার কথা আপনাদের কাছে স্পষ্ট করলাম সাহস করে আপনারা যেতে পারেন গিয়ে দেখতে পারেন যদি কারো সাহস থাকে টিকে থাকা কঠিন খুব গায়ের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে এরপরে এভাবে মানে ব্লেড দিয়ে মানে কেটে তারপরে দেওয়া হয়ে থাকে অত্যন্ত মানে বুধাই প্রক্রিয়া এটাকে আমরা নাম দিয়েছি যে আত্মারিকাল বুধাই মানে প্রাচীন প্রক্রিয়া যে প্রক্রিয়া করা হয়ে থাকে আর কি এই এটা কঠিন তারপরে আলহামদুলিল্লাহ অনেকে করেছে এবং কেউ কেউ আমাকে বলেছে যে হ্যাঁ তাদের মাথা ব্যথা ইত্যাদির জন্য অনেক উপকারী তবে রসুল্লাহ সজ্জন করেছেন সুন্না দ্বারা সাব্যস্ত হয়েছে আবি এরপর আমাকে এর উপরে উঠে নেওয়া হলো এর উপরে নেওয়া হলো কোথায় চলে আসে কোথায় গিয়ে বলছে সিদ্ধাতুল মুনতাহা সিদ্ধা হচ্ছে বড়ই গাছ আল মুমতাহা হচ্ছে একেবারে শেষ সীমান্তের বড় গাছ যেটা সেই সীমান্তের বড় বড় গাছ যেটা আছে সে বড় গাছে নিয়ে গেল সিদ্ধাতুল মুমতাহা কারা সুদ মারুফে আপনি সিদ্ধাতুল মুমতাহা তারপর সিদ্ধাতুল মুমতাহাটা আমাকে দেখানো হলো সিদ্ধাতুল মুমতাহাটা আমাকে দেখানো হলো সিদ্ধাতুল মুমতাহা যখন দেখানো হলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ওয়াহিয়াফ ইসলামা ইসলাদে আহ সিদ্ধাতুল মুমতাহা সপ্তম আসমানে সিদ্ধাতুল মুমতাহা কিন্তু সপ্তম আসমানেই কিন্তু বাইতুল মামুর থেকে মানে আরেকটু উপরে সিদ্ধার্থ মুন্তাহাটা বাইতুল মাহমুদ থেকে উপরে যেখানে হাদিসের বর্ণনা থেকে বোঝা যাচ্ছে বাইতুল মাহমুদ থেকে উপরে সিদ্ধার্থ মুন্তাহাটা সপ্তম বাস মানে, মানে তাকে তিনি আরেকবার দেখেছেন কোথায় এন্ডা সিদ্ধাতুল মুনতাহা সিদ্ধাতুল মুনতাহার কাছে এন্ডাহা জান্নাতুল মাওয়া আর এর কাছেই জান্নাতুল মাওয়া মানে যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুত্তাকি ব্যক্তিদের জন্য তৈরি করে রেখেছেন সেটা হচ্ছে ওখানে এটা ওইখানেই সেটা সাত আসমানের উপরে আর এটাকে সিদ্ধাতুল মুনতাহা এই জন্য বলা হয়েছে বলা হয়েছে ইলাইহা ইয়ান্তাহি মা ইয়াউজু বিহি মিন আল আরদ পৃথিবী থেকে যা কিছু উঠে এখানে গিয়ে স্টপ আর গতি নেই এখানে সব গতি শেষ এখানে থেমে যাবে ইলাই হাইয়াহি এখানে গিয়ে মানে শেষ এখান থেকে আর উপরের দিকে উঠে কারো ক্ষমতা নেই তুমি আবার উপর থেকে যা আসে এখানে এসেই থাকবে যাবে উপর থেকে এখানে আবার এখান থেকে কি হবে ট্রান্সমিটার মানে ট্রান্সমিটারের মতো আর কি এখানে এসে ট্রান্সমিট হবে অন্যভাবে এখানে এসে থেমে যাবে তারপরে হা এখানে এসে সেটা থেমে যাবে আর রসুল্লাহ সিদ্ধার্থ সিদ্ধাতুল যখন দেখলেন তখন এই একটা বিবরণ আমাদের সামনে তুলে ধরলেন আদেশের মধ্যে এই বিবরণগুলো এসেছে এভাবে তাই সাল্লাম বললেন যে তাই হাজার যে এর এক একটা মানে বয়ন কুল এখন তো আমরা মোটামুটি কুল আগে আমাদের একটু ছোট ছিল এখন আমার কুল দেখলে চিনা যায় না কুলের বড় হয়েছে আস্তে আস্তে বড় হয়েছে বাবা বিরানো হচ্ছে এভাবে শেষ পর্যন্ত ওই হাজার রসুল্লাহ যেটা বলেছেন সেটা হয়ে যায় যেটাকে হাজার গোত্রের পোল্লা আসে যে পোল্লার মতো হয়ে যাবে পোল্লা বলা হয় তাকে মক্কাকে পোল্লা কাকে বলা হয় মক্কাকে এই মটকার পরিমাণ কি বলতে পারবেন কিনা হাজার হাজার গোত্র এই পোল্লার এই মটকার পরিমাণ হচ্ছে মানে একশো পাঁচ মিটার পানির মধ্যে ধরে তাহলে মোটামুটি ছোট তো না বড় আছে বড় আছে বলছে এক একটা বড় একশো পাঁচ লিটার পানির যে মটকা এই মটকার মতো দেখতে পেলাম রসুল্লাহ সাল্লাম বলতেছেন فإذا نبقها مثل خلال وجه حجر وإذا ورقها مثل آذان فيلا আর পাতা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হাতির কান যেগুলো দেখতেছো তোমরা এরকম এত বড় বড় হাতির কানের মতো পাতাগুলো দেখতে পেলাম ইয়াসিরু রাকিবু ফি জিল্লিল ফানান এর যেই মানে অঙ্গন রয়েছে এই যে চৌহদ্দি রয়েছে এই চৌহদ্দিতে একজন রাকেব আরোহী এমন এক শত বছর পর্যন্ত কি করতে পারবে ঘুরতে পারবে চলতে পারবে এভাবে একশত মানে এই যে মানে চৌহদ্দি আছে এই চৌহদ্দির মধ্যে একশত আরোহী মানে এক বছর পর্যন্ত বিচরণ করতে পারবে এর ছায়ার মধ্যে ছায়াতে বাইরে যেতে হবে না কত বিশাল এবারে ভালো করে চিন্তা করলে হয়তো বুঝতে পারবেন আর না বুঝলে কোনো অসুবিধা নেই বিশ্বাসে কোনো ঘাটতি আমাদের নেই বিশ্বাসে কি কোনো ঘাটতি নেই কিন্তু তারপরে রসুল্লাহ সাল্লাহ ইসলাম যে বিবরণ দিয়েছেন এই বিবরণটুকু আমরা এভাবে জানতে পারলাম এই বিবরণটুকু এভাবে আমরা বুঝতে পারলাম এরপরে কি আলোচনা চলবে কিনা না স্টপ স্টপ করে দেয় ভালো অবাহ আরাম আমরা মানে আমাদের গন্তব্যে পৌঁছতে পারিনি চেষ্টা করেছিলাম যে আসলে মানে আরো গুরুত্বপূর্ণ কথা রয়েছে হ্যাঁ নেক্সট শনিবারে কি মসজিদের ক্লাস না আসবেন না উনি পরবর্তী শনিবার আসলে এখানে অনেক গুরুত্বপূর্ণ মাসালা আছে আসলে মাসালাটা আমরা বুঝতে পারি নাই আমরা আলোচনাটাই মানে ধারাবাহিকতা বলে যাচ্ছিলাম তবে ইনশাআল্লাহ তালা আমরা চেষ্টা করবো যদি নেক্সট শনিবার আসে ইনশাআল্লাহ তালা এটা বাকি আলোচনা শেষ করার জন্য ওসল্লাহ নবীনা মোহাম্মদ কিছু প্রশ্ন আছে তবে কঠিন প্রশ্ন তো আমি উত্তর দিতে পারবো না বর্তমানে আমরা চোদ্দশো তিরিশ পরে উত্তম এখন একজনে প্রশ্ন করেছে বর্তমানে আমরা চোদ্দশো তিরিশ হিজড়ির পরে মানে উন্মত হিসাবে এমন কি আমল আছে যা করলে বেহস্তে হজরত মোহাম্মদ সাল্লাহ পাশাপাশি অবস্থান করা যাবে একেবারে সুনির্দিষ্ট আমল নেই তবে মানে যেই ফরজগুলো আছে সেগুলো পালন করতে হবে এগুলো বেশি বেশি পালন করার পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেই সমস্ত আমল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে থাকার জন্য বলেছেন সেগুলো যদি কেউ পালন করে থাকেন তাহলে অবশ্যই তিনি কার কাছে থাকতে পারবেন মধ্যে একটি হচ্ছে মানে কাসাতুসালাত বেশি বেশি করে নবী সাল্লাহাম উপর দরুদ পড়া সালাদ পড়া যদি কেউ বেশি বেশি করে দরুদ সালাত আদায় করে সুল্লাহ সাল্লাহামের উপর সে মানে কাছাকাছি থাকতে পারবে তবে ফরজ এবাদত যা আছে আমার আছে এগুলো সব কিছু করতে হবে এগুলো করার পরে এটা অতিরিক্ত আমল এমন সুনির্দিষ্ট কোন আমল নেই এখানে একটা সাঁতার কোরআন বিরোধী কোন আইন করলে সাধারণ মুসলিমদের করণীয় কি সাধারণ মুসলিমদের প্রথমে করণীয় হচ্ছে মানে বিরুদ্ধে প্রতিবাদ করা যদি সম্ভব হয় এবং যদি সম্ভব না হয় প্রতিবাদ করা তাহলে এই আইনের বিরুদ্ধে তার সর্বোচ্চ ঘৃণা যেটা আছে সেই ঘৃণা প্রকাশ করা কারণ এই আইন যদি কোরআনের সরাসরি বিপক্ষ হয়ে থাকে তাহলে এটাকে ঘৃণা করা ওয়াজিব এবং এটাকে মেনে নেওয়া কুফুরি এটাকে ঘৃণা করা ওয়াজিব আর মেনে নেওয়া হচ্ছে কুফুরি যদি কেউ মেনে নেয় তাহলে সে কাফের হয়ে যাবে কিন্তু এটাকে সর্বোচ্চ ঘৃণা করতে হবে এবং এর বিরুদ্ধে সর্বোচ্চ তার যেখানে যতটুকু সামর্থ্য আছে সেখানে ততটুকু সামর্থ্য ব্যয় করতে হবে তবে এটাকে বুঝি করে ফিতনা তৈরি করে মুসলমানদের মধ্যে বিপর্যয় তৈরি করা মুসলমানদের রক্ত প্রবাহকে হালাল করে দেয়া এটা জায়জ নেই এটা জায়জ নেই আর একটা ফিতনা তৈরি করে দিয়ে মুসলমানদেরকে হত্যাযজ্ঞের মধ্যে লাগিয়ে দেয়া ইসলামের কোনো সামান্যতম কোনো মাসলাহাত হবে না ফায়দা হবে না বরং ক্ষতি হবে যদি এ ধরনের কোনো ক্ষতির দিকে কেউ আহ্বান করে তাহলে তিনি বিভ্রান্তির দিকে মানুষদেরকে আহ্বান করলেন এটা জায়জ নেই নাবির নিচে প্যান্ট পরলে নামাজের কোনো অসুবিধা হবে কি না নামাজের অসুবিধা হবে না যদি নাবি ঢাকা থাকে অথবা কাপড় এর উপর যদি কাপড় পরা থাকে তাহলে নামাজ হয়ে যাবে নামাজের অসুবিধা হবে না তবে কাপড় দিয়ে ঢাকা থাকতে হবে সলাফ বা সলাফুস আলহীন কারা সালাব বলতে সাহাবিদেরকে বোঝানো হয় থাকে সালফে সালেহীন বলতে সাহাবিদেরকে বোঝানো হয় থাকে এবং এই সাহাবিদের এই সালফে সালেহীনের এই কনসেপ্টটাকে আরো ওয়াইড করা হয়েছে সালফে সালেহীন বলতে সাহাবি এবং সাহাবিদের সাথে যদি তাবি তবে তাবিন যারা সাহাবিদের সরাসরি অনুসরণ করেছেন আনুগত্যের সাথে এখলাসের সাথে এবং একনিষ্ঠার সাথে এদেরকে মূলত সলফে সালেহীনের অন্তর্ভুক্ত করা হয় থাকে তবে এরা সলফে সালেহীনের অন্তর্ভুক্ত কিন্তু সেরাব বলতে এদেরকে বোঝানো হয় না সেরাব বলতে শুধু সাহাবিদেরকে বোঝানো হয় মসজিদে গিয়ে যদি সে সুকুতে ইমামের সাথে যুক্ত হলে কি সালাত হবে সুরা ফাতিয়া তো পড়া হলো না হ্যাঁ সরাস হয়ে যাবে সুরে ফাতা না পড়লেও কোনো অসুবিধা নেই এই রাকাত পাবেন শুধু এই রাকাত পাবেন যেহেতু হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে হাদিসের মধ্যে স্পষ্ট হয়েছে মসজিদে কম্পাউন্ডের ভিতরে ডানে বামে বা সামনে কবর থাকলে ওই মসজিদে নামাজ না পড়া যাবে কিনা নামাজ না পড়া যাবে কিনা নামাজ মসজিদের দেখতে হবে ওই মসজিদে কবরটাকে আসলে কি কবর আগে তৈরি করা হয়েছে তারপর মসজিদ নির্মাণ করা হয়েছে যদি কবর কেন্দ্রিক মসজিদ নির্মাণ করা হয় তাহলে সেখানে সলাপ করা যায় নেই সেখানে সলাপ হবে না আর যদি না কবরটা মানে মসজিদ পরে করা হয়েছে অথবা কোনো কারণে কবর দেওয়া হয়েছে তবে মসজিদ থেকে কবরের বাউন্ডারি দূরে আছে পৃথক আছে কবর পূজার উদ্দেশ্যে এখানে কবর দেওয়া হয় নাই এমনটি হলে এখানে সলাত আদায় করা যায় হয়েছে এমনটি তবে সরাসরি কবর মসজিদের সামনে হলে অধিকাংশ হাল্লাইন বলেছেন যে এ ধরনের মসজিদে নামাজ না পড়াই উত্তম যেহেতু কবরকে সামনে রেখে নামাজ পড়ার বিধান ওলামায় কালামের কাছে জায়জ নেই যে সকল ইমাম সাহেব মিলাদ পড়ান এবং মিলাদের সময় রসুল সাল্লাহ আত্মা ওই মাহবিলে বিশ্বাস করেন এমন ইমামদের পিছনে নামাজ পড়া যাবে কিনা যদি এই বিশ্বাস করেন এবং এই বিশ্বাসে সে যদি মানে বিশ্বাসী হয় যে আল্লাহ রসুল সাল্লাম উপস্থিত হন যদি এটা প্রমাণিত হয় তাহলে সে কাফের তার পিছনে নামাজ পড়া যায় নেই তবে সন্দেহ মানে করে মানে করে ইমামের উপর ধারণা করে হুকুম দেওয়া যায় নেই খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে হুকুম দেওয়া যায় নেই সন্দেহ করার কোনো অবকাশ নেই ইমাম মালিকের ইমাম মালিকের মতে হাদিস গ্রন্থ কি একশো পার্সেন্ট শুনি না ইমাম মালিক রহমতুল্লাহ যে মতটা উল্লেখ করেছেন সেখানে মদিনাবাসীর কথা উল্লেখ করেছেন সেখানে বিভিন্ন সাহাবিদের আশার উল্লেখ করেছেন এবং রাসুল্লাহমের হাদিস উল্লেখ করেছেন সেখানে অধিকাংশ হাদিসে সহি তবে সহি দুর্বল হাদিসও দুর্বল বর্ণনাও রয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ বর্ণনা মতে একশো পার্সেন্ট সহি নয় ইসলাম বুঝার শুরুতে ভোটার আইডি কার্ড এ কান খুলে ছবি তুলেছি আমার স্বামী দেশের বাইরে ঢাকাতে ব্যাংকে এই কাজ শো করে টাকা তুলতে হয় আমি ইসলাম আর জ্ঞান অর্জন করার পর বুঝতে পারলাম এটা গুণা বর্তমানে অনেক চিন্তার মধ্যে আমি এই কাজ দিয়ে এখন আমার কি করা উচিত কাজ পরিবর্তন করা যায় ব্যাংকে আপনি যদি ইয়ে করেন যে আমার এই ছবি চেঞ্জ করতে চাই আমার মনে হয় ব্যাংকে আপনার এই ছবি চেঞ্জ করে দিবে এবং কার্ডও পরিবর্তন করে দিবে ব্যাংকে হ্যাঁ, আইডি হ্যাঁ, আইডিতে যেটা করেছেন সেটা আর চেঞ্জ করার কোনো সুযোগ নেই এছাড়া আইডিতে এটা চেঞ্জ মানে, করার কোনো সুযোগ নেই এটা আপনি শুধুমাত্র প্রয়োজনের তাগিদে ব্যবহার করবেন আর এছাড়া মানে অন্য সময় ব্যবহার না করলে আল্লাহ তার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তারা ক্ষমা করবেন পড়ার ব্যাপারে ইসলাম কি বলে ইসলাম আর কি বলবে পড়বেন ইসলামকে পড়ার ব্যাপারে বলবে তবে সুদ ঘুষের হিসাব করতে তবে বেশি লাভ হবে না মানে টাকার কোনো উন্নতি হবে না হিসাবে করতে পারবেন টাকার কি হবে না উন্নতি হবে না সব সুদ আর ঘুষের হিসাব এগুলো কষে টাকার দেবের কোনো উন্নতি হবে না এটা জেনে রাখবেন নুবুয়াতের আট এগারো বছর পর সালাদ ফরজ করার মধ্যে কি তাৎপর্য ছিল ব্যাখ্যা করবেন হ্যাঁ অনেক তাৎপর্য রয়েছে কারণ আল্লাহ সুবান তারা চেয়েছেন যে মানে একজন লোকের ইমানকে পাকাপোক্ত করার জন্য যাতে করে আল্লাহ রাবুল আলমীর সান্নিধ্যে তারা যথাযথভাবে উপস্থিত হতে পারে এই জন্য সালাদ ফরজটাকে আল্লাহ রাবুল আলমিন পিছিয়ে দিয়েছেন যাতে করে তাদের ইমানকে তাদের আকিদাকে তাদের মৌলিক বিশ্বাসকে যথাযথভাবে মজবুত করতে পারেন কারণ এই ইমানের মজবুতি যদি না থাকতো তাদের উপর যদি সলাপ ফরজ করে যাওয়া হতো তাহলে সলাতে যে মজা ছিল সলাতে যে স্বাদ ছিল সলাতে দাঁড়িয়ে তারা আল্লাহ রব্দুল আলমীর সাথে যে নৈকট্য লাভের একটা পন্থা পেত সেটা তারা উপলব্ধি করতে পারতো না এই জন্য আল্লাহ সুবান হবে তারা এটাকে পিছিয়ে দিয়েছেন এবং আমরা আলোচনা করবো যে আল্লাহ সুবান হবে তারা সলাদ ফরজের মধ্যে যে যে মূল হেকমত রয়েছে সেগুলো এই আলোচনার মধ্যে ইনশাল্লাহ আসবে যদি আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে তৌফিক দেয় এবং বেঁচে থাকে আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো কিন্তু এটা মূল উদ্দেশ্য সেটা হলো যে আসলে এর মাধ্যমে মানুষদেরকে আগে তাদের ইমান এবং মৌলিক আকিদাগুলো কি করা হয়েছে সংশোধন করা হয়েছে মেয়েরাজের আগে কি সালাদ করা ছিল হ্যাঁ মেয়েরাজের আগে রসুল্লাহ সাল্লাম দুই রক্তা সালাদ আদায় করতেন আদি যারা সাব্যস্ত হয়েছে এর আগে যারা উন্নত ছিল তারাও সালাদ আদায় করতেন সকল উপর সালাদ ছিল তবে এই দুই রক্তের সালাদ ছিল মানে নর্মাল সাধারণ সালাদ হিসেবে ছিল মানে দিনের প্রথমাংশে দুই রাকাত আর দিনের শেষাংশে দুরাকাত সৈব খাই যাওয়ার দ্বারা সাব্যস্ত হয়েছে নামাজের মধ্যে পার্থক্য আছে না এবং মেয়েদের নামাজের মধ্যে কোনো ধরনের পার্থক্য হাদিস যারা সাব্যস্ত হয়নি শুধু আমাদের বক্তব্যের মাধ্যমে আমরা পার্থক্য করে নিয়েছি পার্থক্য সুন্না পরিপন্থী এবং সুন্না দ্বারা সাপোর্টেড না সুন্না সমর্থিত না এরপর আসতেছে অনেকগুলো প্রশ্ন দেখি আসসালাম আলাইকুম যেতে হবে তো কোন ব্যক্তি কর্ম জীবনে প্রচুর অনিয়ম অবৈধ সম্পদ অর্জন করেছে কিন্তু এখন অবসর জীবনে তার উপলব্ধি হওয়ার তবা করা ইচ্ছা করেছে কিন্তু কি বাপ করো কিভাবে করবে অবৈধ সম্পদ কি হবে এটা তো নিয়ম আমাদের দেশে তো নিয়ম এটাই যখন অবসরে চলে যাবে শক্তি সামর্থ্য সব শেষ তখনই তো সে তবা করবে সে তবা করবে না তবা করার পদ্ধতি ঠিকই বলেছে যেমন চাকরি থেকে মানে ইন্ডেলিট যখন জীবন থেকে ইনভেলিড সমস্ত শক্তি শেষ তখনই তার তবার মাসাল আসে এবং উনি আর কি মাসালার মধ্যে বলেছেন যে মানে এখন তার তবার জন্য মানে এখন যদি তিনি তবা করতে হয় যদি কারো হক সুনির্দিষ্টভাবে নষ্ট করে থাকেন তার হক তাকে অবশ্যই সে হক আদায় করে দিতে হবে এবং আল্লাহ হাবুল আলমিনের কাছে ক্ষমা চাইতে হবে সুনির্দিষ্ট ব্যক্তির হক যদি তার কাছে থেকে যায় সেই হক তাকে অবশ্যই আদায় করে দিতে হবে এরপরে লিখেছে পানি কি লিখেছে পানি শুকানোর আগে উজু করার পানি শুকানোর আগে নবীকে মেরাজ থেকে ফেরত এসেছেন ঠিক কিনা এগুলো আমরা আলোচনা করব এগুলো কিছু হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি এবং হাদিস শেষ হয়নি এখনো এটা কি হাতিম কি হাতিম হলো বর্ণাংশ হাত আমার ইয়াহতিম হলে ভেঙে ফেলা আল্লাহর ঘরকে ভেঙে যে অংশটুকু রেখে দিয়েছে এটার নাম হচ্ছে হাতিম আল্লাহর ঘরের অংশকে বাইরে রেখে দিয়েছে এটাকে বলা হয় তাকে হাতিম এটা আরেকটা নাম হচ্ছে হিজরি ইসমাইল ইসমাইল আলাইসালাম এখানে মূলত লালিত বালিত হয়েছিলেন নবীরা কি মৃত্যুর পর পরেই সরাসরি জান্নাতে যান না নবীগণ মৃত্যুর পর পর জান্নাতে যান না এগুলো সম্পর্কে সামনে আলোচনা আসবে এগুলো সম্পর্কে সামনে অনেক কথা আলোচনা আসবে যেগুলো আপনারা ইতিপূর্বে শুনেননি ইনশাআল্লাহ তারা বিস্তারিত আলোচনা আসবে আল্লাহ আলম ওসল্লাহ মোহাম্মদ ওয়ালা আলহি ও সাহাবাতিহি আজমাইন